الله وبركاته الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم إن الله زوالي الأرض مشارقها ومغاربها وإن ملك أمتي سيبلغ ما زوالي منها اللهم صل وسلم على سيدنا وحبيبنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون আল্লাহ তাআলা যে কোনো মানুষের সফলতা রেখেছেন তার দিনের মধ্যে দুনিয়াবী সফলতা এবং আখেরাতের সফলতা উভয় সফলতাই আল্লাহ তালা রেখেছেন দিনের মধ্যে দিনের মর্ম অনেক সময় আমরা অনুধাবন করি না দিন মানে ভাবি যে শুধু কিছু কালচার কিছু নামাজ আর রোজা এটার নামই মনে হয় দিন এজন্য অনেক সময় মনে হয় যে আমার এই সমস্ত বিষয়ের দ্বারা তো শুধু হয়তো আখেরাতের ফেসলা হবে দুনিয়ার ফেসলা হবে না কিন্তু যে ব্যক্তি ইসলাম যে পরিপূর্ণ দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা পুরো বিষয়টাকে যে ব্যক্তি বুঝবে সেই ব্যক্তি এটা মেনে নিতে বাধ্য যে ইসলামের মধ্যে আল্লাহ তালা দুনিয়ার কামিয়াবিও রেখেছেন আখেরাতের কামিয়াবিও রেখেছেন আল্লাহ তালা বলছেন হুয়াল্লাদি আরসাল রসুল বিল হুদাউদ্দিন ইল হক তিনি সেই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়ত দিয়ে এবং সত্য ধর্ম দিয়ে কেন লুয়ুজ হিরাহ আলাদ্দিন ইকুল্লি যাতে করে এই রসুল এই দিনকে পৃথিবীর সকল দিনের উপর সকল ধর্ম মতবাদ মতাদর্শের উপর বিজয়ী করে প্রতিষ্ঠিত করেন ওয়ালাউকারি হাল মুশরিকুন যদিও মুশরিকরা আল্লাহ তালা দুশ্মনরা এটাকে অপছন্দ করে রাসুলকে পাঠিয়েছেন তিনি এজন্য সাহাবি রিবাই রদি আল্লাহ তালানহ বিখ্যাত সাহাবি তিনি বাদশার সামনে গিয়ে বলছেন আল্লাহ ইবতাআসানা لنخرج من شاء من عبادة العباد إلى عبادة رب إلى عبادة رب العباد ومن ضيق الدنيا إلى سعتها ومن جور الأديان إلى عدل الإسلام আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তুমি তো আমাকে ডেকে পাঠিয়েছ বাদশাহ যে আমরা ইসলামের দাওয়াত নিয়ে কেন এসেছি এখানে তো শোনো আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কেন যাতে করে আল্লাহ তালা যার যার ব্যাপারে ফেসলা করেন যার যার ব্যাপারে ইচ্ছা করেন তাদেরকে আমরা মানুষের এবাদত থেকে বের করে আল্লাহ তালার এবাদতের দিকে নিয়ে আসতে পারি দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়ার প্রশস্ততার মধ্যে নিয়ে আসতে পারি এবং বিভিন্ন ধর্ম এবং মতবাদের নামে মানুষের উপর যে জুলুম চলে সেই জুলুম থেকে বের করে ইসলামের ন্যায়পরায়ণ দিকে নিয়ে আসতে পারি আল্লাহ তালা পাঠিয়েছেন তিনি কিন্তু দুনিয়ার কামিয়াবির কথা উল্লেখ করছেন আখেরাতের কামিয়াবির কথা উল্লেখ করছেন হাদিসের মধ্যে এসেছে কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফিতরাহ আল্লাহ তালা প্রত্যেক নবজাতককে নবজাতক যে জন্মগ্রহণ করে সত্য দিন গ্রহণ করার স্বভাবজাত যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে আল্লাহ তালা সবার মধ্যে এই যোগ্যতা স্বভাবজাত ভাবে রেখে দিয়েছেন এজন্য দেখা যায় যারাই নবীগণের দাওয়াতকে তারা ইসলামের দিকে যখন মানুষকে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতকে যারা দিলের কান দিয়ে শুনেছে চোখ থেকে অন্যান্য ক্ষমতার মোহ অন্যান্য যত পার্থিব স্বার্থ আছে এগুলোকে একপাশে রেখে দিল থেকে নবীদের দাওয়াতকে শুনেছে তারা সবাই আল্লাহ তালা তাদেরকে হেদায়তের নামত দ্বারা ধন্য করেছেন কিন্তু যেহেতু পার্থিব বিভিন্ন স্বার্থ মানুষকে অন্ধ করে রাখে তো এই জন্য নবীগণকে বিভিন্ন সময়ে বিভিন্ন কঠিন পরিস্থিতির শিকার হতে হয়েছে কেন কেউ হয়তো তার ক্ষমতা চলে যাবে এজন্য নবীদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন কেউ হয়তো অন্য কোনো কারণে নবীদেরকে তার জন্য ঝুঁকিপূর্ণ মনে করেছেন তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছেন কিন্তু সকল বাধার মোকাবেলা করে নবীগণ সারা দুনিয়ার মধ্যে তাদের এই দাওয়াতি মিশনকে ছড়িয়ে দিয়েছেন কোনো বাধার পরোয়া তারা করেননি তা আল্লাহ তালা আমাদেরকে ওই দিন ইসলাম জন্মগতভাবেই পাইয়ে দিয়েছেন এটা একান্ত আল্লাহ তালার অনুগ্রহ কিন্তু আমরা এত সহজে যে দিন পেয়ে গেলাম এর পেছনে কত মানুষের কত অবদান এবং কত ত্যাগ যে আছে সেটা আল্লাহ তালাই ভালো জানেন সে রসুল উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ তালার পরে যার মর্যাদা সবচেয়ে বেশি সেই মানুষটাকেও নির্যাতিত হতে হয়েছে নিপীড়িত হতে হয়েছে রক্তাক্ত হতে হয়েছে এমনকি নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজনকে ফেলে মদিনার দিকে হিজরত করতে হয়েছে তায়েফের ময়দানে তার দেহ থেকে রক্ত ঝরানো হয়েছে সাহাবাই কেরাম নিজেদের ঘর বাড়ি ছেড়ে দূর দূরান্ত চলে গেছেন কেন যেন পরবর্তী প্রজন্মের কাছে আল্লাহ তালা তো কেয়ামত পর্যন্ত সময়ের জন্য এই নবীকে রহমত বানিয়ে তাকে সর্বশেষ জামানার নবী হিসেবে পাঠিয়েছেন তো সবার কাছে যেন এই দাওয়াত এই বার্তা পৌঁছে যায় এজন্য তারা এই ত্যাগকে হাসি মুখে বরণ করে নিয়েছেন কেউ কেউ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন শাহাদতের সম্মুখীন হচ্ছেন আর মুখ থেকে কবিতা বলছেন فلست أبالي حين أقتل مسلما على أي جنب كان في الله مصرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شلو ممزعي যে আল্লাহর জন্য যখন আমার মৃত্যু হচ্ছে তখন আমার পরোয়া নেই কোন প্রান্তে গিয়ে আমার দেহের এক একটা বিক্ষিপ্ত খণ্ড পরে থাকবে কারণ আল্লাহর জন্য যদি আমার মৃত্যু হয় আল্লাহ বিক্ষিপ্ত গোস্ত খণ্ডের মধ্যে বরকত ধারা নাজিল করবেন জীবন চলে যাচ্ছে আর মুখ থেকে বলছেন ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম তো এই জন্য দাওয়াত এই দাওয়াতের বদৌলতে সারা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়েছে আল্লাহ তালা তার নবীকে পাঠিয়েছেন নবীকে মৌলিকভাবে দুটো কাজ দিয়েছেন তিনি ইসলাম প্রচারও করবেন ইসলাম প্রতিষ্ঠাও করবেন মানুষের মধ্যে ইসলামের বার্তা প্রচার করবেন যত বাধা আসুক আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তো অকপটে বলতে থাকুন মুশ্রিকদেরকে উপেক্ষা করুন মা মির রাব্বিক আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে এই সবগুলোর তাবলীগ করতে থাকুন পৌঁছে দিতে থাকুন যদি না পৌঁছান তাহলে মনে রাখবেন আপনি আপনার রিসালতের বার্তাকে পৌঁছাননি নাস ভয় পাওয়ার কারণ নেই মানুষ আপনার কি ক্ষতি করবে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন তো এই দাওয়াতের মেহনতের মাধ্যমে এবং এই নবীদের ইসলাম প্রচার প্লাস ইসলাম প্রতিষ্ঠা এই দুটো মেহনতের মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা এই দিনকে জিন্দা করেছেন তো তাদের সেই ত্যাগ তাদের সেই কোরবানের বদৌলতে আল্লাহ তালা আমাদেরকে সহজে ইসলাম পাইয়ে দিয়েছেন তো আল্লাহ তালা আমাদেরকে এই মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এক এই মেহনতের মুনাসাবাতে যে দাওয়াতের মেহনতের মুনাসাবাতে এখানে আমরা দুনিয়ার কোন স্বার্থেও বসিনি একজন আরেকজনকে আগ থেকে চিনতাম তো সেখানে আমাদের সেই সম্পর্কটাকে আবার আর একটু তাজা করার জন্য বসেছে কোনো কিছুই না আল্লাহ তালার জন্য বসেছি এই দাওয়াত তাবলিগের মেহনতের নিসবতে আল্লাহ তালা আমাদেরকে এখানে একত্রিত করেছেন দাওয়াত মেহনত এমন এক মুবারক মেহনত যে মেহনতের মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা লাখো লাখো আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহ তালা পথ পাইয়ে দিচ্ছেন জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের পথে উঠিয়ে নিয়ে আসছেন এক বিপ্লব হয়ে যাচ্ছে যে এমন এমন জায়গা যেখানে একসময় মুসলমানের সংখ্যায় মুসলমানের অস্তিত্বই ছিল না সেখানে দেখা যাচ্ছে এখন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে তো আল্লাহ তালা চান তো এই দাওয়াত আরো ছড়াবে আরো ছড়াবে আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে এমন কোন ঘর রাখবেন না যে ঘরের মধ্যে আল্লাহ তালা ইসলামের বার্তা পৌঁছাবেন না বাইতা মাদারিন ওয়ালা ইসলাম বি আজিজ ও বিদুল্লি দলিল যে ঘর বাকি রাখবেন না যেখানে আল্লাহ ইসলামের প্রবেশ করাবেন না যেই ব্যক্তি গ্রহণ করে নিবে তাকে ইজ্জত দিবেন যে গ্রহণ করবে না তাকে বেইজতি করবেন কিন্তু আল্লাহ তালা ইসলামকে সারা দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে দিবেন আল্লাহ তালা তার দিনকে নাজিল করেছেন তিনি তার দিনকে হেফাজত করবেন এই দিনের কাজে যদি আমি লাগি সেটা আমার উপর আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এমন না যে দিনের জন্য কিছু করতে পারা সেটা আল্লাহর ওপর আমি কোন অনুগ্রহ করে ফেলছি নাহজুবিল্লাহ হিমিন্দা আল্লাহ তালা তার দিনকে জিন্দা রাখবেন আল্লাহ তালা তার দিনের কাজ নেবেন আল্লাহ তালা তোর ল্যাংরা মশার দ্বারাও তার দিনের কাজ নিয়েছেন যুগে যুগে আল্লাহ তালা কাজ নিতে থাকবেন সেখানে আমার মতো এক গুনাহগার বান্দা আমার মতো এক দুর্বল ইমানের বান্দা যার ইমান আমল সবকিছুর মধ্যেই কমতি তাকে আল্লাহ তালা যদি তার দিনের নুসরতের কাজে লাগান সেটা একান্তই আল্লাহ তালার এক অনুগ্রহ ছাড়া আর কিছু না তা আল্লাহ তালা এক মেহনতের সঙ্গে লাগিয়ে রেখেছেন তো মেহনত আমাদের দ্বারা অনেক দুর্বলতা অনেক ত্রুটি থাকা সত্ত্বেও আমাদের দ্বারা মেহনত করাচ্ছেন যাদের দ্বারা মেহনত সূচনা হয়েছিল তাদেরকেও যেই পরিমাণ ত্যাগ করতে হয়েছে যেই পরিমাণ মানুষের কটু কথা শুনতে হয়েছে মানুষের হাতে নির্যাতিত হতে হয়েছে সেগুলো আমরা এখন কল্পনা ভাবা দুষ্কর হয়ে যায় আমি দাওয়াত নিয়ে যাই মানুষের কাছে মানুষ আমাকে ইস্তেকবাল করে মানুষ আমার মেহমানদারি ইন্তজাম করে অথচ এই মেহনত যাদের দ্বারা শুরু হয়েছিল তারা মানুষের কাছে দাওয়াত নিয়ে যেতেন আর তাদেরকে কটু কথা বলা হতো তাদের গায়ে আঘাত করা হতো এমনকি জমিনের কৃষক পর্যন্ত তাকে লাঠি উঠিয়ে প্রহার করত মারতে মারতে ক্লান্ত হয়ে যেত তারপর ইলিয়াস রহমতুল্লাহ এই ঘটনা বর্ণিতই আছে কৃষক মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে তারপর বলছেন আচ্ছা এখন তো আমার কথাটা একটু শোনাও এরকম ত্যাগের মাধ্যমে তাদের ত্যাগের মাধ্যমে আল্লাহ তালা সহজে আমাদেরকে পাইয়ে দিচ্ছেন দিনের জন্য আমাদের কতটুকু ত্যাগ আছে এক আবু তালেব একজন কাফের একজন মুশরিক আল্লাহ তালা যাকে জাহান নামে দিবেন এই রকম একজন মানুষেরও ইসলামের জন্য যে পরিমাণ কোরবানি আছে আমি একজন মুসলমান হওয়া সত্ত্বেও বলতে পারবো ইসলামের জন্য আমার এই পরিমাণ কোরবানি আছে ইসলামের জন্য আমার যান মাল সময় চাওয়া হয় জীবনের মধ্যে যদি আমার জীবন হয় ষাট বছরের তো সেখান থেকে সব মিলিয়ে হয়তো একশোটা দিন দুইশোটা দিন আল্লাহর পথে দিলাম শুধু সময় দিলাম অল্প কয়েকটা টাকা দিলাম যেগুলো আমার মোট টাকার তুলনায় কোনো পার্সেন্টের মধ্যেও হয়তো আসবে না আর যান দেওয়ার তো আমাদের কোনো সুরতি নেই অথচ দেখা যাচ্ছে সাহাবুল ঘটনার মধ্যে বালক একজন বালক সেই বালক নিজের জীবন দিয়ে দিচ্ছেন কেন দিয়ে দিচ্ছেন তার জীবনের বিনিময়ে এক কৌমের আল্লাহ তালা হেদায়তের ফয়সলা করে দিচ্ছেন সাহবাইকেরাম জীবন দিতে কোনো পরোয়া নেই রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যার মর্যাদা আল্লাহর পরে সর্বোচ্চ শীর্ষে তিনি আল্লাহর কাছে কামনা করেন হে আল্লাহ আমার তো ইচ্ছা হয় আমাকে একবার আমার জীবন নেওয়া হোক শহীদ করা হোক আবার আমাকে জীবন দেওয়া হোক আবার শহীদ করা হোক আবার জীবন দেওয়া হোক আবার শহীদ করা হোক আবার জীবন দেওয়া হোক কারণ আপনার পথে জীবন দিতে পারা এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় যে জীবনকে আল্লাহ নিজের রাস্তায় কবুল করে নিলেন সেই জীবনের থেকে মূল্যবান জীবন আর কি হতে পারে তো আল্লাহ তালা আমাদেরকে এক মেহনতের সঙ্গে যুক্ত রেখেছেন তো মেহনত আমরা একটা তাত্তিবের সঙ্গেও করছি আমরা এই মেহনত কেন করছি যে দুনিয়া বি কোনো লক্ষ্য দুনিয়া দুনিয়াবি কোনো জন্য এই মেহনত করছি না একমাত্র আমার আল্লাহ যেন আমার উপর রাজি এবং খুশি হয়ে যান আমার নিজের ইমান এবং আমলও যেন ঠিক হয়ে যায় এর পাশাপাশি আমার বদৌলতে আমার আরো কিছু মুসলমান ভাইও যেন হেদায়তের পথে আসতে পারে শুধু এই জন্যই তো আমাদের মেহনত করা নাকি আর কোন উদ্দেশ্য আছে কেন শুধু এজন্য আল্লাহ তালা আমাদেরকে মেহনত করাচ্ছেন তো যতক্ষণ পর্যন্ত আমাদের এই মেহনতের রূপরেখা আমাদের এই মেহনতের গতিপথ ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই মেহনত আমার জন্য উপকার বয়ে আনবে মেহনত তো মুসলিমরাও করে এমনকি ইসলামের মধ্যে সন্ন্যাসবাদ বৈরাগ্যবাদ হারাম অমুসলিমদের মধ্যে আপনি সন্ন্যাসী পাবেন বৈরাগী সংসার ত্যাগী যারা কখনো সংসার করেনি সত্যের সন্ধানে তারা মুজাহাদা করে যাচ্ছে মেহনত করে যাচ্ছে কেউ নিরামিষাসী কখনো গোস্ত পর্যন্ত খাচ্ছে না ওই নিরামিষ খেয়ে খেয়ে এগুলো থেকে বেঁচে থাকছে কেন তারাও মেহনত করছে তারাও সত্যের জন্য মেহনত করছে সত্যের সন্ধানে মেহনত করছে কিন্তু আপনার কি মনে হয় এই সমস্ত মেহনতের বদৌলতে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন ছোটখাটো জান্নাত দিবেন বা জাহান্নামের শাস্তি থেকে তাদেরকে হেফাজতে রাখবেন কোনোটাই না তো মেহনত করার মধ্যেই কামিয়াবি না মেহনত যদি সিরাতে মুস্তাকিমের উপর হয় তখন এর উপর কামিয়াবি তারাক তোফিকুম আমরাইন লং মা তামাস্তাকুম বিহিমা কিতাব আল্লাহ হসুন্নত রসুলি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম রাসুল বলছেন আমি তো চলে যাচ্ছি তোমাদের মধ্যে দুটো বিষয় রেখে গেলাম যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে রাখবে পথ হারাবে না সঠিক পথের উপর থাকবে যদি কখনো এই দুটো বিষয়ের কোনো একটাকে তোমরা আঁকড়ে ধরার ক্ষেত্রে দুর্বল হয়ে যাও কোনো একটাকে ছেড়ে দাও তোমরা গোমরা হয়ে যাবে সে দুটো বিষয় কি একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো তার রসুল উল্লাহ সুন্না তথা আদর্শ আল্লাহ তালা আমাদের হেদায়তের মাধ্যম বানিয়েছেন দুটো তা আমাকে মেহনত করতে হবে ইমানের মেহনত করতে হবে আমলের মেহনত করতে হবে নিজের ফিকির করতে হবে নিজের পরিবারের ফিকির করতে হবে নিজের সমাজের ফিকির করতে হবে সারা দুনিয়ার মানুষের ফিকির করতে হবে কিন্তু আমার ফিকির হতে হবে সিরাতে মুস্তাকিম অনুযায়ী এখন একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সাথী বিভিন্ন সমস্যার মধ্যে পরে পেরেশান হয়ে যাচ্ছেন যে দাওয়াত তাবলিগের মেহনত করব আল্লাহ তালা আমাদের দুর্বল হওয়া সত্ত্বেও এই মেহনতের সঙ্গে লেগে থাকার একটা বুস্ত দিয়েছেন মেহনত তো করতে হবে মেহনত করতে গিয়ে এখন দেখি দুই ভাগ কেউ মেহনত করছে এভাবে কেউ করছে এভাবে আমি কোন পন্থে আগাবো দুটো করা তো আর একসাথে সম্ভব না আমি এখন কোনটাকে অনুসরণ করব কোনভাবে সামনে আগাবো এখন একদল এসে বলবে যে তুমি এটাকে অনুসরণ করো আর একদল এসে বলবে তুমি এটাকে অনুসরণ করো দুটোকে অনুসরণ করা তো আমার জন্য সম্ভব না আমাকে যে কোনো একটা আঁকড়ে ধরে থাকতে হবে যদি এটাকে ধরি ওইটাকে ছাড়তে হবে যদি ওইটাকে ধরি এটাকে ছাড়তে হবে কার কথা শুনে আমি কোনটাকে ছাড়ব একদিকে দেখা যাচ্ছে যাদেরকে আমরা এই মেহনতের ক্ষেত্রে যাদের দেখতাম অবদান বেশি যাদের ত্যাগ বেশি দীর্ঘদিন ধরে মেহনত করে আসছেন তো তারা এক কথা বলছেন আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে আমরা যাদেরকে আস্থার প্রতীক মনে করি আমাদের ওলামাই কেরাম তারা আরেক কথা বলছেন তো দুটো কথার মধ্যে সমন্বয় করা তো সম্ভব না আমি কোনটাকে প্রাধান্য দেব পেরেশান হয়ে যাচ্ছে সাথীরা তো এখন কথা তো সেটাই যে আমাকে তো মেহনতও করতে হবে এবং আমার মেহনত করতে হবে সিরাতে মুস্তাকিম অনুযায়ী কোরআন এবং সুন্নার উসুল অনুযায়ী এখন মেহনতের ক্ষেত্রে এসে দুটো পথ আমার মধ্যে একসাথে আঁকড়ে ধরা সম্ভব না যে কোনো একটাকে নিয়ে আমার চলতে হবে আর অন্যটা থেকে আমাকে দূরে থাকতে হবে তো একদিকে দেখা যাচ্ছে যে মাওলানা সাহাদ সাহেব তিনি নিজেকে আমির বলছেন তো কিছু সাথী এটা অর্থাৎ আমরা তার অনুসরণ করি এই শিরোনাম দিয়ে তার অনুসরণ করছেন অর্থাৎ তারা তার গাইডলাইন অনুযায়ী মেহনত করে যাচ্ছেন আর আরো কিছু সাথী তারা আলামী সুরা সারা দুনিয়ার মধ্যে যে সুরা নির্ধারিত কোন ব্যক্তি না যে সুরা কেন্দ্রিক যে মেহনত চলছে যে সুরার ফয়সালা অনুযায়ী সুরার সামনে আমরা মেনে নিলাম সুরের ফয়সালা তারা যেভাবে আমাকে রূপরেখা দিবে আমাকে গাইডলাইন দিবে আমি সেভাবে মেহনত করবো জীবন তো একটা আমার মেহনত তো এক পন্থাই আগাতে হবে আমি কোন পন্থ অনুসরণ করব। তো এখন কথা হলো যদি মাওলানা সাহাদ সাহেব আমির হন আর আমির হওয়ার ক্ষেত্রে তার সবগুলো বিষয় যদি সঠিক থাকে তাহলে এর দাবি হচ্ছে আমি তাকে অনুসরণ করব। আর যদি এমন হয় যে তার আমির হওয়ার মধ্যে কোনো গলতি আছে অথবা তার এই বিষয়টা প্রমাণিত হচ্ছে না যথাযথভাবে কোরআন এবং সুন্নার দৃষ্টিতে এটা উত্তীর্ণ হচ্ছে না তাহলে আমাকে এখানে মানার কোনো সুযোগ নেই কারণ লাফলি ইনফিমাসিয়াতিল খালেক স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য চলে না ইব্রাহিম আলহ ইসলাম নিজ বাবা বাবা তাকে বলছেন মূর্তির পূজা করো এই নমরুদ তোমার খোদা তুমি তাকে মেনে নাও ইব্রাহিম বলছেন তুমি আমার বাবা হতে পারো তুমি আমার বাবা হতে পারো কিন্তু আমার আল্লাহ থেকে তুমি বড় না তুমি আমাকে ত্যায্য করো চলে যাবো তোমার সঙ্গে আমার শত্রুতা কায়েম হয়ে যাবে হোক কিন্তু আমার আল্লাহর উপর আমি কাউকে প্রাধান্য দেব না এজন্য আমার মূলনীতি হলো কোরআন এবং সুন্না আমি দেখব কোরআন এবং সুন্নার সঙ্গে কার মেহনত মিলে কার রূপরেখা মিলে কার উসুল মিলে আমি তাকে অনুসরণ করব। যারটা মিলে না আমি তাকে অনুসরণ করব না সে আমার বাবা হলেও করব না তাকে মাজুর মনে করব তো এখন পয়েন্ট হলো দুটা এক নম্বর পয়েন্ট হলো তিনি আসলে আমির কিনা দুই নম্বর পয়েন্ট হলো যদি তিনি আমির হন তাহলে তাকে অনুসরণ করা আমাদের জন্য জরুরি কিনা পয়েন্ট হলো দুটো যদি হয় যে তিনি আমিরও এবং তার হালতটা সার্বিক বিচারে এমন যে তাকে অনুসরণ করা আমাদের জন্য জরুরিও তাহলে আমরা সবাই তাকে অনুসরণ করব। আর যদি এমন হয় যে তিনি আমিরও না অথবা তিনি আমির হলেও তিনি এমন হালতে নেই যে তাকে অনুসরণ করার তিনি যোগ্য তাহলে তাকে অনুসরণ করার কোনো সুযোগ কোরআন এবং শূন্য আমাদের জন্য রাখেনি কারণ মেহনত করতে হবে কোরআন সুন্দর রসুল অনুযায়ী মন গড়া জিন্দগিতে মুসলমান বিশ্বাসী না তো এখন এক নম্বর পয়েন্টে আসি যে তিনি আসলে আমির কিনা তো আমির হওয়ার জন্য ইসলাম দুটো মাধ্যম দিয়েছে এই জিনিসগুলো একটু বোঝা দরকার যদিও কারো কারোর জন্য কথাগুলো কঠিন মনে হতে পারে কিন্তু আমাদেরকে মেহনত করতে গেলে বুঝে শুনে মেহনত করতে হবে আপনি কোরআনের আয়াত দেখেন রাসুল বলছেন আল্লাহ তো রাসুলকে শিখিয়ে দিচ্ছেন কুল হে নবী আপনি বলুন এ আয়াত আমরা সবাই মোটামুটি জানি হ্যাঁ সাবিল এটা হলো আমার পথ আমি কি করি আদৌ আল্লাহ মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি মাঝখানের একটা অংশ ছেড়ে দিচ্ছি আয়াতের শেষে বলা হচ্ছে আনা ওমান ইত্তাবে আনি আমিও আল্লাহর দিকে ডাকি আমাকে যারা অনুসরণ করে তারাও আল্লাহর দিকে ডাকে মাঝখানে আল্লাহ তালা একটা কথা বলেছেন আলা বাসিরা অর্থ কি জেনে বুঝে এটা আমার পথ এই পথ অনুযায়ী আমি দাওয়াতের মেহনত করি আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আমিও ডাকি আমার অনুসারী যারা আছে হোক তারা সাহাবি হোক তারা এমন কোন উম্মাদ যারা আমাকে দেখেনি তারাও এই মেহনত করবে কিন্তু আলা বসিরত বসিরতের সঙ্গে করবে জেনে বুঝে করবে মন গড়া চাহিদা অনুযায়ী করবে না নফসের দেওয়া রূপরেখা অনুযায়ী করবে না কোরআন এবং সুন্নার আদর্শের আলোকে করবে এটা তো আমার দেওয়া অসুল না আল্লাহ তালাই বলে দিচ্ছেন দাওয়াতের কাজ করো আলা বাসিরা বসিরাতের সঙ্গে করো জেনে বুঝে করো জ্ঞানের সঙ্গে করো মন করো উপায় করো না নফসের ধোকা অনুযায়ী করো না নিজের কথাকে চূড়ান্ত কথা মনে করো না আল্লাহ এবং তার রসুলের সামনে নিজেকে সঁপে দাও ইসলাম বলেছে আমির হওয়ার মাধ্যম হলো দুটো এর বাইরে গিয়ে আমি চাইলাম আর আমি আমির হয়ে গেলাম বিষয়টা কখনো এমন না প্রসঙ্গক্রমে উল্লেখ্য আইএসআইএস এর নাম সবাই তো আমরা শুনেছি বর্তমান বিশ্বে নাম শুনিনি এটা হবে না তারা খেলাফতের দাবি করেছে তারা বলেছে আবু বকর বাগদাদি তিনি হলেন সারা দুনিয়ার খলিফা তো খলিফা আর আমিরুল মৌমিনিন মৌলিকভাবে কোনো পার্থক্য না খলিফাতুল মুসলিমিন আমিরুল মৌমিনিন যেমন আবু বকর রদিয়াল্লাহ তিনি খলিফা ছিলেন আরেক ভাষায় আমরা কি বলি আমিরুল মমিনিন ছিলেন আচ্ছা এখন এই লোকটা যে নিজেকে আমির দাবি করলো বা তার অনুসারীরা তাকে যে আমির হিসাবে সারা দুনিয়ায় ঘোষণা দিচ্ছে তা আপনি কি বলবেন তাকে আমির মানে আমাদের উপর ফরজ বা কেউ কি আমরা মেনেছি বা মানার কি আদৌ কোনো সুযোগ আছে ওলামা ব্যাপকভাবে বলছেন সব জায়গায় বলছেন না তারা গোমরা তাদের অনুসরণ করা যাবে না তারা জেহাদের নামে যে রূপরেখা অবলম্বন করেছে যে পথ অবলম্বন করেছে এটা কোরআন সমর্থিত না এবং তাদের বাস্তবতা দেখা যাচ্ছে তারা কাফেরদেরকে বাদ দিয়ে মুসলমানদেরকে মারছে দেশে দেশে তাদের যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তো এইরকম খেলাফত তারা দাবি করতে পারে কিন্তু দাবি করলেই অটো হয়ে যাওয়ার কোন সিস্টেম নেই তো এখান থেকে আপনি কি বুঝেন যে আমির বা খলিফা তা দাবি করলেই অটো হয়ে যায় সাথে সাথে সবার উপর মানা বাধ্য হয়ে যায় বিষয়টা কখনো এমন না আজকে আপনি দাবি করতে পারেন এই মসজিদের মধ্যে মেম্বারে এসে আপনি দাবি করলেন এই শোনো এই রাজবাড়িবাসী আমি হলাম তোমাদের আমির তোমরা আমার অনুসরণ করো যদি আমার অনুসরণ না করো তাহলে শোনো আল্লাহ রসুল হাদিসে বলে রেখেছেন যে ব্যক্তি আমিরকে মানলো সে আমাকে মানলো যে আমিরকে মানলো না সে আমাকে মানলো না আর যে রাসুলকে মানলো সে আল্লাহকে মানলো আর যে রাসুলকে মানলো না সে আল্লাহকে মানলো না সুতরাং তোমরা যদি আমাকে না মানো তোমাকে তোমরা যদি আমার হাতে বাইয়াত না দাও তোমরা গোমরা হয়ে যাবে জাহান্নামি হয়ে যাবে যদি আজকে একজন দাঁড়িয়ে মেম্বারের মধ্যে এই কথা বলে তো আপনি কি বলবেন তাকে আমির মেনে নেওয়া সবার উপর ফরজ তার মানে আমির শুধু দাবি করলেই হয়ে যায় এরকম কোনো বিষয় না বরং কে আমির হবে আর কে মামুর হবে আপনি কি মনে করেন ইসলাম পরিপূর্ণ ধর্ম হওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে কোনো রূপরেখা কোনো শিক্ষা দেয়নি জীবনের এমন একটা ক্ষেত্র দেখান যেখানে ইসলামের শিক্ষা নেই বাথরুমে গিয়ে কিভাবে স্তেঞ্জা করব ইসলাম শিখিয়েছে কিনা তো এত সাধারণ বিষয় এত ছোট বিষয় যেই বিষয়টা বলা অনেক সময় লজ্জাস্কর হয়ে যায় মানুষের জন্য স্ত্রীর সঙ্গে কিভাবে সহবাস করবে এর আদর্শ তো ইসলাম শিখিয়ে দিয়েছে সেখানে আপনি কিভাবে ভাবলেন কোন ব্যক্তি আমির হবে আর কোন ব্যক্তি আমির হবে না এখানে ইসলাম কোনো শিক্ষা দিবে না যে দাবি করবে সেই আমির হয়ে যাবে তাহলে তো আমিরে আমিরে মারামারি হয়ে সমাজের কোনো শৃঙ্খলাই থাকবে না আজকে সে বলবে আমি আমির কালকে সে বলবে আমি আমির পরশুদিন সে বলবে আমির আমির আমিরের ঠেলায় মামুরি আর খুঁজে পাওয়া যাবে না হবে কিনা এরকম তো ইসলাম বলেছে আমির হবে কিভাবে হবে দুটো পন্থা আছে এই দুটো পন্থার যে কোনো এক পন্থায় যদি হও তাহলে তুমি আমির হবা দুই পন্থার কোনো এক পন্থা বাদ দিয়ে তৃতীয় কোনো পন্থায় যদি তুমি যেতে চাও তাহলে তুমি আমির হবা না তোমাকে মেনে না অন্যদের উপর জরুরি না এখন এই দুটো পন্থা সেটাকেও আমরা মন গড়া উপায়ে নিব নাকি কোরআন এবং সুন্না এবং রসুলের আদর্শ থেকে নিব কারণ আমাদের কালেমাই হল লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমার ইমান হবে আমার ইয়কিন হবে লাহ আর আমার তরিকা হবে মোহাম্মদুর রসুল্লাহ আমি লাহকে মানবো আমি ইসলামকে মানবো আল্লাহ তালা দিনের সামনে আত্মসমর্পণ করব। কিভাবে করব মোহাম্মদুর রসুল্লাহর তরিকা অনুযায়ী করব তা আমি ইসলাম মানবো কিভাবে মানবো মোহাম্মদুর রসুল্লাহর তরিকা অনুযায়ী মানবো তা আমি দেখি সেই রাসুলের তরিকা কি আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিন হে উম্মত তোমরা আমার আদর্শ এবং আমার এই যে হেদায়ত প্রাপ্ত খালিফা তাদের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও এটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো হেদায়ত পেয়ে যাবে তাহলে আমাদেরকে যে কোনো ক্ষেত্রে দেখতে হবে আল্লাহ রসুলের জিন্দগি এবং খুলাফায় রাশেদিনের জিন্দগির মধ্যে এর কি নমুনা আছে কি সমাধান আছে তার আলোকে আমাকে সমাধান দিতে হবে শরিয়া দলিলি বানিয়েছে চারটা কোরআন সুন্না আর আর দুটোকে বানিয়েছে সেই দুটো কোরআন সুন্না থেকে আলাদা কিছু না বরং কোরআন সুন্নাহ থেকে বিধান উদ্ঘাটনের নামই হলো ইজমার আর কিহাস কোরআন সুন্না থেকে একটা বিধান বের করলাম এই বিধান যদি সবাই মিলে একমত হয়ে যায় এর নাম হলো ইজমা সবাই একমত হয়নি কোন কোন ফকিহ কোন কোন ইমাম এই কথা বললেন সেটার নাম হলো কিয়াস শরিয়াত বলেছে এই চার দলিলের বাইরে যাওয়ার কোন সুযোগ তোমাদের নেই চার দলিল হলেও মূলত কিন্তু দুটোই কোরআন এবং সুন্না বলাই হচ্ছে ইজমা কিয়াস আলাদা কিছু না কোরআন সুন্না থেকে বিধান উদ্ঘাটনের পন্থা মূল আমাকে কোরআন এবং সুন্না দেখতে হবে তাহলে দেখি ইসলামের মধ্যে আমির হওয়ার কি রূপরেখা আমরা রসুলের জিন্দগির মধ্যে পাই কোরআন এবং সুন্নার মধ্যে কি শিক্ষা পাই রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা সফরে বের হবা তো সফরে বের হলে ফ্যালিউ আমির আহাদাকুম তোমাদের একজনকে যেন আমির নির্ধারণ করা হয় শব্দটা খেয়াল করবেন তোমাদের একজন যেন আমিরা দাবি করে রাসুল এটা বলছেন তোমাদের একজনকে যেন আমির নির্ধারণ করা হয় তার মানে আমির হতে গেলে তা আমির লাগে আমি আমির হব তা আমির লাগবে অর্থাৎ আমাকে নির্ধারণ করতে হবে কে নির্ধারণ করবে পরে আসছি এটা হলো একটা পথ যে আমির হবে তা আমিরার মাধ্যমে আমির হবে আমাকে আমির হিসাবে নিয়োগ দেওয়ার মাধ্যমে কারা নিয়োগ দিবে ইসলাম বলেছে নিয়োগ দিবে আহলুল হাল্লিওয়ালা আকদ মুসলমানদের মধ্যে যারা উচ্চ পর্যায়ে ইলমে আমলে সব ক্ষেত্রে দুনিয়াবি লাইনে দিনী লাইনে যারা শ্রেষ্ঠ যারা অগ্রগণ্য তারা হলো নিয়োগ দিবে উদাহরণস্বরূপ উল্লাহ সাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছেন মুহাজির এবং আনসারদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে কে আমির হবে আনসারি সাহাবিদের দাবি হলো অমুককে আমির বানান আর মুহাজির সাহাবিদের দাবি হলো অমুককে আমির বানান দুই আমির হওয়া তো সম্ভব না রসুল্লাহ সাল্লাহাম একদিকে ইন্তেকাল করেছেন উম্মতের জন্য কত বড় একটা শোকের বিষয় তো সেখানে এসে এখন দুই দলের মধ্যে একটা ঝামেলা দেখা দিচ্ছে কোনটাকে অনুসরণ করা হবে তো পরবর্তীতে আবু বকর রদি আল্লাহ তালাম একটা হাদিস শোনালেন সেই হাদিসের আলোকে এবং রসুল উল্লাহ সাল্লাহামের জিন্দিগির মধ্যেও বিভিন্ন ইঙ্গিত ছিল যে সমস্ত ইঙ্গিতকে সামনে রেখে সকলে একমত হয়েছেন যে আবু বকর রদিয়াল্লাহ আল্লাহ তালাহ তিনি হলেন আমির হওয়ার যোগ্য একমত হওয়ার পর কি করা হলো আহলুল হাল্লিওয়াল আকম মুসলমানদের মধ্যে যারা তখন শ্রেষ্ঠ ছিলেন যারা তখন এই উম্মাতে জিম্মাদার ছিলেন সর্বগণ্য সর্বজন মান্য যারা ছিলেন ইলমে আমলে দিন ই দুনিয়া সবলাইনে গিয়েছিলেন তারা আবু বকর রদিয়াল্লাহর হাতে বেয়াত দিলেন তারা যখন বেয়াত দিলেন তখন তিনি আমির হয়ে গেলেন এরপর তিনি সমস্ত সাহাবিদের সামনে গিয়ে আওয়াম সাহাবিদের সামনে গিয়ে তাদের কাছ থেকে বায়াত নিলেন তার মানে এখানে আমির হচ্ছে কিসের মাধ্যমে তা মাধ্যমে আমি নির্ধারণ করার মাধ্যমে নির্ধারণ করেছে কারা ইসলামের বিশিষ্ট সাহাবিরা তার মানে হলো উদাহরণস্বরূপ আমরা এখন দাওয়াত তাবলিগের ক্ষেত্রে তাকাই তো দাওয়াত তাবলিগের মধ্যে আমি কি আমাকে আহরুল হাল্লিওয়াল আক মনে করি নাকি যারা দাওয়াত তাবলিগের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে রেখেছেন মার্কাজওয়ারি মেহনতের মধ্যে থাকছেন সারা দুনিয়ার মধ্যে যারা মেহনত করছেন সুরা যাদেরকে সহজে আমরা কি চিনি সুরা চিনি তারা যদি কাউকে বলে যে কাউকে আমির হিসাবে নিয়োগ দেয় তাহলে তিনি আমির হয়ে যাবেন হ্যাঁ তারা যখন কাউকে আমির হিসাবে নিয়োগ দেবে তার হাতে বায়াত হয়ে যাবে তিনি যখন আমির হয়ে যাবেন তখন বাকি সমস্ত আমরা যারা মেহনতের সঙ্গে আছি আম সাথী আমাদের জন্য জরুরি হয়ে যাবে তাকে আমির হিসাবে মেনে নেওয়া যেমন ভাবে আবু বকর রদি আল্লাহকে সেই বিশিষ্ট সাহাবিরা তারা যখন বায়াত দিলেন তখন তিনি সব সাহাবির কাছে গিয়ে তখন বায়াত নিয়ে নিলেন তখন আর এই কথা দেখার সুযোগ নেই কোন অজপাড়া গায়ের কোন মানুষটা আবার এখানে ইখতলাফ করলো কিনা এটা আর দেখার দরকার নেই এটা হলো একটা পন্থা আবু বকর রদিয়াল্লাহ তালাহু তিনি যখন ইন্তেকাল করেন তার ইন্তেকাল করার আগে তিনি ওমর রদিয়াল্লাহ তালাহুকে খলিফা হিসাবে নির্ধারণ করে যান পরবর্তী আমির হিসেবে নির্ধারণ করে যান তাহলে রাসুলের হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসুল্লাহর আদর্শ এবং খুলাফায় রাশেদিনের আদর্শ আঁকড়ে ধরতে হবে তাহলে প্রথম একটা আদর্শ দেখলাম যেটা রাসুলের ইন্তেকালের পর আবু বকর রদিয়াল্লাহ আনহু আমির হওয়ার সময় একটা ধাপ গেল যে আমির হওয়া নিয়ে ইখতলাফ হয়ে যাচ্ছে কে আমির হবে আনসারি সাহাবিরা বলছেন একজনকে মুহাজির সাহাবিরা বলছেন একজনকে কেউ বলছেন লেনা আমির অলাকুম আমির আমাদের একজন আমির থাক তোমাদের আর একজন আমির থাক সমাধান হলো কিভাবে যে বিশিষ্ট সাহাবাই কেরাম তারা একজনকে বায়াত দিলেন তো তার ইমারত প্রতিষ্ঠিত হয়ে গেল তিনি আমির হয়ে গেলেন আর দ্বিতীয় একটা আদর্শ দেখতে পাচ্ছি ওমর রদি আল্লাহনার জীবনীতে আবুবকর বকর রদি ইন্তেকাল করার পূর্বে তাকে আমির বানিয়ে গেলেন অর্থাৎ পূর্বের খলিফা পূর্বের খলিফা তিনি বিশিষ্ট সাহাবিদের পরামর্শক্রমে এবং তাদের দিক নির্দেশন অনুযায়ী আরেকজনকে আমির বানিয়ে যাবেন এটাও আমির হয় একটা সুরত তো সুরত কয়টা বের হলো দুইটা পরবর্তীতে ওমর রদি আল্লাহ আনহু ইন্তেকাল করার পর উসমান রদি আল্লাহন খলিফা হবেন তিনি কি করলেন ওমর রদি আল্লাহন ছয়জন সাহাবির একটা সুরা বানিয়ে দিয়ে গেলেন বিশিষ্ট ছয়জন সাহাবির একটা সুরা বানিয়ে দিয়ে গেলেন যে তোমরা আমার ইন্তেকালের পর পরামর্শ করবা করার পর তোমরা নিজেদের এই ছয়জনের মধ্য থেকে যে কোনো একজন হোক অথবা এর বাইরে থেকে যে কোনো একজন হোক এরকম একজনের ব্যাপারে তোমরা একমত হবে এবং একমত হয়ে তোমরা তাকে বায়াত দিবে তোমরা বায়াত দেওয়ার পর সকল মুসলমানরা আম সাথীরা তাকে বায়াত দিয়ে দিবে তাকে আমির হিসেবে মেনে নিবে তোমরা রদি আল্লাহন ইন্তেকালের পর এই ছয়জন পরামর্শ করে আমির বানালেন কাকে ওসমান গানি রদি আল্লাহ তালানহুকে তো এভাবে ইসলামের আদর্শগুলো এভাবে চলছে যে দুইটা মাধ্যম একটা মাধ্যম হলো যে মেহনতের উচ্চ পর্যায়ের সাথী যারা তারা পরামর্শ করে কাউকে আমির বানিয়ে দিবে সুরার যারা থাকবেন সুরা পরামর্শ করে কাউকে আমির বানিয়ে দিবে আর আরেকটা হলো যে পূর্বের খলিফা তিনি একজনকে আমির নির্ধারণ করে যাবেন তো নির্ধারণ করে যাওয়ার পর তো পরবর্তীতে যদি সুরার যারা থাকবেন তারাও যদি ইখতলাফ না করেন সরি কারণে সরি কারণে যদি ইখতলাফ না করেন তাহলে তিনিও আমির হয়ে যাবেন সরি কারণে ইখতলাফের উদাহরণ কি একটু বিস্তারিত করেই বলছি জিনিসটা আমাদের ভালো করে বোঝা দরকার সরি কারণে ইখতলাফের নমুনা কি নমুনা হল আমির মহাবিয়া রদিয়াল্লাহ আনহু তিনি তো খলিফা ছিলেন তিনি তার ছেলে ইয়াজিদকে পরবর্তী খলিফা নির্ধারণ করে গেলেন তো একদিকে দেখা যাচ্ছে আবু বকর আনহু তিনি জীবিত থাকতো ওমর রদিয়াল্লাহনুকে খলিফা বানিয়ে গিয়েছিলেন তো আমির মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহু তিনি তার ছেলে ইয়াজিদকে খলিফা বানিয়ে গেলেন কিন্তু এটা নিয়ে ইখতলাফ হয়েছে কিনা এমনকি হুসেন রদিয়াল্লাহন রক্ত ঝরেছিল কি কারণে এই এই ইস্যুটার কারণে অন্য কোনো কারণে না শুধু হোসেন রদিয়াল্লাহ আনহুনা বড় বড় সাহাবি মোহাম্মদ ইবুল হানাফিয়া সেই সময় যারা জীবিত ছিলেন আবদুল্লাহ বিন ওমর রদিয়াল্লাহ আনহু তারপর আব্দুর রহমান ইবন আবু বকর রদি এরকম বড় বড় কেন মেনে নেননি কেন মেনে নেননি সরাই কারণে মেনে নেননি দুইটা কারণ এক নম্বরে হলো তারা ইয়াজিদকে খলিফা হওয়ার যোগ্য মনে করেননি একইভাবে আবদুল্লাহ বিন অমর অথবা আব্দুর রহমান ইবন আবু বকর দুইজনের যে কোনো একজন মোয়াবিয়া রদিয়াল্লাহনকে নিজে বলেছেন যে আপনার থেকে যোগ্য সন্তান আপনার পূর্ববর্তীদের ছিল আপনার থেকে যোগ্য সন্তান উদাহরণস্বরূপ ওমর রদিয়াল্লাহনের সন্তান হলো আবদুল্লাহ বিন অমর আবদুল্লাহ বিন অমর ইয়াজিদের থেকে কয় হাজার গুণ শ্রেষ্ঠ তো আপনার থেকে যোগ্য সন্তান আপনার পূর্ববর্তীদেরও ছিল কিন্তু তাদের কেউ নিজের সন্তানকে খলিফা বানিয়ে যাননি যদি বানানো অন্য কাউকে বানিয়ে গেছেন আপনি আপনার পূর্ববর্তীদের আদর্শ থেকে সরে যাচ্ছেন এটা তো বেদাত ইসলামের মধ্যে নতুন কিছু উদ্ভাবন আপনি এটা করবেন না তো যাই হোক সরেই কারণে তারা ইখতলাফ করেছেন তো ইখতলাফ করার কারণে ইয়াজিদকে তারা আমির হিসাবেই মেনে নেননি তো হুসাইন রদি আল্লাহ আনহু আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহ তারা আন্দোলন করেছেন তো আন্দোলনকে আপনি কি বলবেন তারা বিদ্রোহী ছিল খারেজি ছিল গোমরা ছিল নাহদুবিল্লাহ বিন জালিক তারা জাহান্নামি এই কথা বলার কোনো সুযোগ আছে মোটেও সুযোগ নেই আমির এবং আবিয়া রদি আল্লাহ আনহু আয়েশা রদি আল্লাহ আনহু আলী রদি আল্লাহ খলিফার সঙ্গে তাদের যুদ্ধ হয়েছে কিনা ইতিহাস যেটাকে জঙ্গে জামাল এবং জঙ্গে সিফির নামে চিনে তা আপনি বলবেন যে খলিফার বিরুদ্ধে আবার যুদ্ধ কি হয় অর্থাৎ জাহান নামি এ কথা বলার সুযোগ আছে কোন দুই পক্ষেই সাহাবি আপনার কি করণীয় চুপ থাকে তো আমির হওয়ার দুটো পন্থা দেখানো হলো একটা পন্থা হলো সুরার যারা থাকবেন যারা বিজ্ঞ তারা কাউকে আমির নির্ধারণ করবেন একটা পন্থা আর আরেকটা পন্থা হলো পূর্বের আমির যিনি থাকবেন তিনি কাউকে নির্ধারণ করে যাবেন এবং সুরার যারা থাকবে তারাও কোনো যুক্তিসঙ্গত কারণে সরেই কোনো কারণে তার বিরুদ্ধে এখতলাফ করবে না তাহলে তিনি আমির হয়ে যাবেন যদি দুইটার কোনো একটার খেলাফ হয় তাহলে আমির হওয়ার কোনো সুযোগ আছে যদি সুযোগ থাকে তাহলে আবু বকর বাগদাদিকেও খলিফা মেনে নিতে হবে শুধু সাদ সাহেব কেন তিনিও আমিরা দাবি করছেন তিনিও আমিরা দাবি করছেন যদি আপনি বলেন দাবি করার কারণেই মানতে হবে তাহলে শুধু এনাকে কেন ওনাকেও তো মানতে হবে একই তো মানে পার্থক্যটা কোথায় পার্থক্য মৌলিক কোনো পার্থক্য তো নেই দাবি করলেই যদি মানতে হয় এবার আপনি দাওয়াত তাবলিগ এটা তো গেল যে পুরো ইসলামে বিশ্বের আমির এখন আছি আমরা একটা জামায়াতের আমিরের ক্ষেত্রে তো জামায়াতের আমির আর ইসলামে বিশ্বের আমির দুটোকে এক কথা যেমন ইমাম ইমামুল মুসলিমিন আর আমাদের মসজিদের ইমাম দুটোকে এক কথা তো ওইটা হলো ব্যাপক কথা আর এটা হলো তার একটা সীমাবদ্ধ একটা ক্ষেত্র কোন এক জামায়াতের আমিরের ক্ষেত্রে এখন আপনি নির্বাচনের ক্ষেত্রে উসুল তো সেটাই বাকি হলো যেহেতু এটা একটা নির্ধারিত মেহনতের আমির তার মানে হলো এই মেহনতের আমির আর ইসলামী বিশ্বের মধ্যে পার্থক্য থাকবে আমিরের মধ্যে ইসলামী বিশ্বের আমির যিনি হয়ে যাবেন যদি সেই দুই পন্থার কোন এক পন্থা আমির নির্বাচিত হন তাকে মেনে নেওয়া প্রত্যেক মুসলমানের জন্য ফর্জে আইন হয়ে যাবে মেনে নিতেই হবে যদি না সরি কারণ থাকে ইল্লা কুফরান বাওয়াহা যদি তোমরা দেখো কুফরিতে লিপ্ত হয়েছে স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়েছে তাহলে আর কোন আনুগত্য নেই তিনি আমির বাদ আর যদি তিনি কুফরিতে লিপ্ত না হন তাহলে তাকে আমির হিসাবে মেনে নেওয়া সবার জন্য জরুরি কিন্তু কোন এক সংগঠনের আমির কোন এক জামাতের আমির তিনি ওই জামাতের আমির আর আমার জন্য আমি সেই জামাতের মেহনতের সাথেই না আমার জন্য তাকে আমির হিসাবে মেনে নেওয়া সেটাকে জরুরি তার মানে দুটো আলাদা বিষয় কিন্তু আমি নির্ধারণের পন্থা তো সেটাই থাকবে এখন দেখেন দাওয়াত তাবলিগের শুরুতে ইউসুফ কান্দুল ইলিয়াস রহমতুল্লাহ আলী তিনি যখন মেহনত শুরু করেন তো মেহনত যখন ধীরে ধীরে পরিধি বাড়তে থাকে তো তখন তিনি যে কোনো কাজ আপনারা তার জীবনে যাদের সুযোগ আছে পরে দেখতে পারেন যে কোনো কাজ তৎকালীন বিজ্ঞ বিজ্ঞ ওলামায়কেরাম যারা ছিলেন তাদের সঙ্গে পরামর্শ করেই করতেন বিশেষ করে সাইকুল আজিজ জাকারিয়া কান্দুল্লাবী রহমতুল্লাহ আলী যিনি ফাজাইল আমলের লেখক যার কিতাব পড়িনি এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল তো তিনি তো দাওয়াত তাবলিগের শুরু থেকে এই মেহনতের উপদেষ্টা ছিলেন তিনি থাকতেন মাজাহিরুল উলুম সাহারানপুরে মাদ্রাসার মানুষ কিন্তু মাদ্রাসার মানুষ হলেও মেহনতের তদারকি মেহনতের পরামর্শের সঙ্গে শুরু থেকেই যুক্ত আছেন কে জাকারিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলী আরো তৎকালীন যুগের বড় বড় ওলামাই যারা ছিলেন তাদের সঙ্গে পরামর্শ করে চলতেন তো যখন এই মেহনতের মধ্যে আমিরা জোর দেখা দিল তো এই মেহনতের মধ্যে যারা বড় সাথী আছেন মজবুত সাথী আছেন বিজ্ঞ সাথী আছেন তারা পরামর্শ করে আমির হিসেবে গ্রহণ করলেন কাকে ইলিয়াস রহমতুল্লাহ আলীকে ইলিয়াস রহমতুল্লাহ আলী তিনি ইন্তেকাল করবেন ইন্তেকাল করার আগের দিন সেদিনের ঘটনা তিনি ছয়জনের নাম প্রস্তাব করলেন যে এই ছয়জন তাদের উপর আমার আস্থা হয় তারা যোগ্য এই মেহনতকে আমার দরদ তাদের মধ্যে আছে তারা এই মেহনতকে সামনে আগাতে সামনে গিয়ে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ তো এই ছয়জনের নাম প্রস্তাব করে তখন তিনি জাকারিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলী সহ আরো অনেক বিজ্ঞ মানুষদেরকে দায়িত্ব দিলেন এই ছয়জনের মধ্য থেকে যে কোনো একজনকে আপনারা পরামর্শ করে আমির হিসেবে নির্ধারণ করে নেন তারা পরামর্শ করে ইউসুফ কান্দুলবী রহমতুল্লাহ আলী তাকে আমির হিসেবে নির্ধারণ করলেন এবং তিনি যে আমির হলেন এই বিষয়ে অন্যরাও দ্বিমত করল না ইলিয়াস রহমতুল্লাহ তখনও জীবিত এবং তিনিও বিষয়টা জানলেন এবং মেনে নিলেন পরবর্তী দিন তার ইন্তেকাল হয়ে গেল ইউসুফ কান্দুলবী রহমতুল্লাহ আলী এই মেহনতের কি হলেন আমির হয়ে গেলেন পরবর্তীতে হঠাৎ করে ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলী লাহোরে পাকিস্তানে ইন্তেকাল হয়ে যায় তো তিনি তার ইন্তেকালের পূর্বে কাউকে নির্ধারণ করে যেতে পারেননি কিন্তু তার যখন ইন্তেকাল হয়ে যায় তখন সেই যে দ্বিতীয় পন্থা হালুল হাল্লি আলাম এই মেহনতের মজবুত সাথী যারা সুরার সাথী যারা তারা পরামর্শ করে নির্বাচন করলেন কাকে হজরতজি এনামুল হাসান কান্দলবী রহমতুল্লাহ আলীকে সেই সময় অল্প স্বল্প কথা উঠেছে দু একজন বলার চেষ্টা করেছে যে ইনামুল হাসান সাহেবের থেকে ইউসুফ কান্দুলাবি রহমতুল্লাহ আলের ছেলে হারুন সাহেব তিনি বেশি যোগ্য ছিলেন তো তিনি আমির হলেই বেশি ভালো হতো কিন্তু এই মেহনত এখানে তো কেউ ক্ষমতা অর্জন করার জন্য বা এখানে নিজের প্রভাব প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে না যার কারণে হারুন সাহেব নিজেই সাথীদের মধ্যে বয়ান করে বলে দিলেন যে না ইউসুফ ইউসুফ কান্দুলবী রহমতুল্লাহ আলীর পরে রাহমুল হাসান কান্দুলবী রহমতুল্লাহ আলী আমির হয়েছেন তিনি আমির হওয়ার উপযুক্ত এবং সবাই এটাকে মেনে নিন তো ফেতনা দমন হয়ে গেল তো আমির কে হয়ে গেলেন এনামুল হাসান কান্দুলবী রহমতুল্লাহ আলী তো একই পন্থায় আগাচ্ছে কখনো এই পন্থায় হচ্ছে কখনো এই পন্থায় হচ্ছে চূড়ান্ত দুইটাই এনামুল হাসান কান্দুলবী রহমতুল্লাহ আলী তিনি ইন্তেকালের পূর্বে দশ জনের একটা সুরা বানিয়ে দিয়ে গেলেন দশ জনের সুরা এর মধ্যে থেকে তিনজন আবার আমিরা ফয়সাল আমিরা ফয়সাল এই শব্দটাই সহি না ফয়সাল তারা ফয়সলা করবেন তো তার ইন্তেকাল হয়ে গেল তো তখন এই সাথীরা পরামর্শে বসলেন সুরাজ সাথীরা যে পরামর্শ করে এখন যদি তারা একমত হতেন যে কাউকে আমির হিসাবে নির্ধারণ করা হবে তো তারা যদি কারো উপর একমত হতেন তাহলে তিনি আমির হয়ে যেতেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তারা পরামর্শে বসলেন বসে তারা নিজেরাও কারো ব্যাপারে একমত হতে পারলেন না এমনকি সেখানে আমাদের এই বর্তমান সাহাদ সাহেব তিনিও ছিলেন তিনি বললেন যে এখন যদি আমাকে আমির বানান তাহলে জুবাইরুল হাসান সাহেবের অনেক ভক্ত আছে তারা বিষয়টাকে খুব সহজে মেনে নিতে পারবে না আবার যদি জুবাইর সাহেবকে আমির বানান তাহলে অনেকে আমাকে মহব্বত করে তারাও বিষয়টাকে সহজভাবে মেনে নিতে পারবে না তাহলে আলমে সুরার আলোকে মেহনত চলতে থাকুক সবাই মিলেই মেহনতটা এগোতে থাকুক ফয়সাল আছে ফয়সাল তিনি ফয়সালা দিবেন এই মশলার মাধ্যমে সারা দুনিয়া কার্যক্রম এগোতে থাকুক নির্ধারিত কোনো ব্যক্তি ব্যক্তি বিশেষ আমির হওয়ার কোনো জরুরত নেই তিনি তার এখানে বিশেষ একটা উদ্যোগ ছিল জুবাইর সাহেব থেকে শুরু করে কেউই কোন একজনের ব্যাপারে একমত হচ্ছিলেন না তো সেখানে সাদ সাহেব নিজেও বারবার বলছিলেন এই কথা যে কোন একজনকে আমির হওয়ার দরকার নেই তো এই সুরার মশারের আলোকে মেহনত চলতে থাক তো আল্লাহ তালা মেহনত চালাচ্ছিলেন এবং মেহনতের মধ্যে দিনকে দিন বরকত আর বরকত হচ্ছিল ইস্তেমা এক সময় একবারে হতো পরে একবারে জায়গা হয় না কি করা দুইবারে দাও এখন দুইবারও দেখা যাচ্ছে কোলানো যাচ্ছে না এখন কি করো তাইলে পুরো দেশকে দুই ভাগ করে এক ভাগ তারা আসুক দুই ভাগেই আসবে এক ভাগ তারা এবছর এখানে আসুক আর আরেক বছর জেলায় জেলায় ইস্তেমা করে ফেলুক তো এগুলো কি মেহনত কমে যাওয়ার আলামত নাকি বরকত হওয়ার আলামত আল্লাহ তারা চালিয়ে নিচ্ছিলেন তো পরবর্তীতে দেখা গেল সুরাজ সাথীরা ধীরে ধীরে ইন্তেকাল করছেন ইন্তেকাল করছেন শূন্যস্থানগুলোও পূরণ হচ্ছিল না এটাও আল্লাহর ফয়সালা পূরণ করার ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছিলেন না তো সর্বশেষ জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলী তিনি ইন্তেকাল করে গেলেন তার ইন্তেকাল করার আগ থেকেই হালকা পাতলা ছিল কিন্তু বিশেষ করে তার ইন্তেকাল করার পর থেকে জুবাইর সাহেবকে আপনারা চিনবেন আগে ইস্তেমার মাঠে দোয়া করতেন শেষ দিন একটু বয়ান করতেন সুর দিয়ে সবাই চেনার কথা তো জুবাইর সাহেবের ইন্তেকাল করার পর গত কয়েক বছর ধরে দেখা গেল এই বিরাট এক ফেতনা হয়ে গেল একদিকে একজন আমিরের দাবিদার আর আরেকদিকে হলো অন্যান্য মানুষের সুরার দাবিদার এখন কথা হলো যিনি আমিরের দাবি করছেন এখন থেকে দুই বছর আগে তিনি এক বয়ানও বলেছেন जो मुझे आमिर नहीं मानता है वो जहन्नमी है যে আমাকে আমির মানবে না সে জাহান্নামি অথচ যদি তিনি আমির হন যদি বাস্তবিক পন্থে আমির হন তাহলে মেহনতের সঙ্গে যারা না ইসলামী বিশ্বের আমিরের মতো সেই যে আগে কথা বললাম ইসলামী বিশ্বের আমির মানে সবাইকে মেনে নিতে হবে কিন্তু কোন এক মেহনতের আমির সেটা কি পৃথিবীর সবার জন্য সব মুসলমানের জন্য মেনে নেওয়া ফরজ আর মেনে নেওয়ার প্রশ্ন কখন আসবে যখন সেই দুই পন্থার কোন পন্থায় তিনি আমির নিযুক্ত হবেন তা দুই পন্থা দেখি একটা পন্থা ছিল যে সুরার সাথীরা তারা পরামর্শ করে তাকে আমির হিসেবে নিযুক্ত করেছেন তো এরকম কোন ডকুমেন্ট আছে যে দাওয়াত তাবলিগের আলমী সুরার সাথীরা যারা আছেন তারা সকলে একমত হয়ে বায়াত দিয়ে এই ব্যক্তিকে আমির বানিয়েছেন এরকম কোন ডকুমেন্ট কারো কাছে আছে নেই আরেকটা পন্থা কি যে আগের আমির তাকে আমির হিসেবে নির্ধারণ করে গেছেন এবং অন্যরা সরাই কোনো কারণে তার ব্যাপারে ইখতলাফ করেনি এরকম কোন ডকুমেন্ট কারো কাছে আছে জাগের হজরতজি এনামুল হাসান কান্দলবী রহমতুল্লাহ আলী তিনি ইন্তেকালের পূর্বে এই সাদ সাহেবকে আমির বানিয়ে গেছেন এরকম ডকুমেন্ট কারো কাছে আছে তো পন্থা ছিল দুটা দুটো পন্থার কোন পন্থাই যখন পাওয়া যাচ্ছে না তখন যদি তিনি নিজেকে আমির দাবি করেন তো তার কি ইমারত প্রতিষ্ঠিত হয়ে যাবে যখন এমারতি প্রতিষ্ঠিত হবে না তখন আবার তাকে আমি না মানলে কাউকে নামের সার্টিফিকেট দেওয়া আরে ভাই আপনি কি জান্নাত এবং জাহান নামের টেন্ডার নিয়ে বসেছেন যাকে ইচ্ছা করলেন জান্নাত দিয়ে দিলেন আর যাকে ইচ্ছা করলেন জাহান নাম দিয়ে দিলেন জান্নাত জাহান নাম তো আল্লাহ তালা আপনার হাতে দেননি আপনি নিজে জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন সেই ফিকির করে আমাদের কে বলতে পারবে কোন মানুষটা বলতে পারবে আমি জান্নাতি আর ইমান নিয়ে যদি কবরে যেতে পারে এটাই তো সফলতা এত মেহনত এত কিছু সবকিছু তো এজন্যই যে আল্লাহ তালা যেন ইমানের সঙ্গে মৃত্যুতা দিয়ে দেন আল্লাহ তালা যেন নিজ অনুগ্রহে জান্নাতে দিয়ে দেন আর আমল দিয়ে জান্নাতে যাওয়ার সাধ্যকার আছে আল্লাহ যদি দয়া না করেন নিজের জান্নাত জাহান নামের খবর নেই উম্মাদকে জান্নাত জাহান নামে দিয়ে দেওয়ার ফিকির এটা তো গেল একদিক যে আসলে তিনি আমিরি কিনা আচ্ছা যদি কোনো ব্যক্তি আমিরি না হয় তাকে মানা কি এটা শব্দে ব্যক্ত করা যায় এটা আত্মানে অনুসরণ কার অনুসরণ হবে যিনি আমির যিনি আমিরই না নিজেকে আমির দাবি করছেন স্বঘোষিত তাকে মেনে নেওয়ার নামকে কোনোদিন নেতায়াত হবে উদাহরণস্বরূপ রসুল্লাহ সাল্লাম হলেন আমাদের নবী তাকে যদি আমরা মানি তাহলে বলতে পারবো আমরা এটা আতি আমরা তার এতায়াত করি অনুসরণ করি নবুয়তের দাবি কিন্তু আর অনেকেই করেছে আনসি যুগেই দাবি করেছে সর্বশেষ আমাদের গোলাম আহমদ দাবি করেছে দুটো এক না শুধু বোঝার জন্য বলছি এখন গোলাম আহমদ দাবি করছে কেউ যদি তাকে মানে তাকে নবী হিসাবে মানে তাকে এটা বলা হবে এতাহাতের প্রশ্নই তো আসবে না আরে সে তো আগে নবী প্রমাণ করো নবী যদি হয় তারপর নেই তাহাতের প্রশ্ন নবী যখন না আবার এতাহাতের প্রশ্ন আসবে থেকে তো যারা সাহাদ সাহেবকে মানে নিজেদেরকে এতাহাতি বলার চেষ্টা করে আরে ভাই এতাহাতের প্রশ্ন তো তখন আসবে আগে দেখাও তিনি আমির হয়েছেন কিনা যদি তার আমিরের ইমারতে প্রতিষ্ঠিত না হয় তিনি আমিরই না তাহলে এতাহাতে সোয়াল আসবে থেকে এতাহাতে তো তারা যারা মশোয়ারার তাবে মশারত তাবে মানে কি মেহনত যেভাবে চলছে সুরা যেভাবে পরামর্শ করেছেন সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সুরাকে যারা মানছে তারা হলে তাহাতি আজকাল শব্দ পাল্টা যাচ্ছে বেদাতিরা নিজেদের নাম দেয় শুননি হাস্যকর কথা আহলু সুন্নতল জামাত বিরাট ব্যানার অথচ সব হলো বেদাতি চিন্নিখর মিলাদি তো সবকিছুতে নাম পাল্টে ফেলা তো নাম পাল্টালেই তো আর কাজ পাল্টে যায় না তো এ তাঁতি আপনি নিজেকে দাবি করতে পারেন কিন্তু শরীয়তের দৃষ্টিতে আপনি এ তাঁতি না আর এতাতের নামে এই এক মোবারক মেহনত একজন ব্যক্তির জন্য শুধু এই মেহনতেরকে দুই ভাগ করে দেওয়া মেহনতের মধ্যে ফেতনা সৃষ্টি করা যেই মানুষরা জিহাদের পর্যন্ত অপব্যাখ্যা করে সেই মানুষগুলো এখন ময়দান দখলের জন্য জিহাদে নেমেছে ইস্তেমার দখল করে ছাড়বে মাদ্রাসাগুলোর পড়ালেখা বাদ দিয়ে মাদ্রাসাওয়ালাদের পাহারা দিতে হচ্ছে মাঠের পাহারা কেন মাঠটা যেন দখলে না দখলে না নিয়ে নেয় জায়গায় জায়গায় সুযোগ পেলে কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া আমার কাজে রাত্রিবেলায় গিয়ে হামলা করে ওলামা এবং যারা ছিল সাথীরা সব গুজারিতে এসেছে সবাইকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে এগুলোর নাম তাবলিক এগুলোর নাম দাওয়াত এই তাবলিক করার জন্য আমরা মেহনত করি আর এই তাবলিক করার জন্য উম্মতকে এই তাবলিকের উপর ওঠানোর জন্য আমার রসুল রক্ত দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ তরিকায় কামিয়াবি চান আরে মোহাম্মদুর রসুল্লাহ তো এই দিনকে জিন্দা করার জন্য নিজের পেটে পাথর বেঁধেছেন নিজের গায়ে থেকে রক্ত ঝরিয়েছেন আর আপনি মেহনতের জন্য কি করেন নিজের গায়ে থেকে রক্ত ঝরানো দূরের কথা নিজের পেটে পাথর বাঁধা দূরের কথা নিজের আমিত্বকে দমন করতে পারেন না নিজের নফসানিয়তকে দমন করতে পারেন না এমনকি আপনার নফসানিয়তের পথে যে বাধা হয়ে দাঁড়ায় আপনি তার উপর চড়াও হয়ে যান এই জন্য কি আমাদের রসুল এই এত ত্যাগ এবং কোরবানি করেছেন এটা তো গেল একদিক ধরে নিলাম সুযোগ নেই তারপরও ধরে নিলাম তিনি আমির কোনো সুযোগ নেই তারপরও ধরে নিলাম তিনি আমির দ্বিতীয় আলোচনা আমাদের একজন ব্যক্তি যদি আমির হয় তাকে মানা যাবে কোন পর্যন্ত কতটুকু পর্যন্ত তিনি মানার উপযুক্ত থাকেন এটা হলো দ্বিতীয় বিষয় ধরে নিলাম তিনি আমির কোনো ইখতলাফ করলাম না শরীয়ত বাদ দিলাম আপনি বললেন আপনার কথা অনুযায়ী মেনে নিলাম তিনি আমির আপনি এটা আপনি ঠিক আছেন হকের উপর আছেন এখন দ্বিতীয় কথা হলো যিনি আমির হবেন মামুররা তো তাকে অনুসরণ করবে নাকি যদি আপনি আমির এর অনুসরণ না করেন তাহলে তো আপনি আর গোমরা হয়ে গেলেন ঠিক কিনা আচ্ছা যখন তাকে আপনি যদি বলেন তিনি আমির তাহলে তাকে আপনার অনুসরণ করতে হবে তিনি যে গাইডলাইন দিবেন সে গাইডলাইন অনুযায়ী মেহনত করতে হবে তিনি যে দৃষ্টিভঙ্গি যে চিন্তা চেতনা যে মতবাদ যে মতাদর্শ আপনার সামনে উত্থাপন করবে আপনাকে সেটা মানতে হবে যদি না মানেন আপনি আমিরের তাপ করলেন না আপনি নিজেই গোমরা এখন দেখেন তিনি যে গাইডলাইন আপনাকে দিচ্ছেন যে মতবাদ যে মতাদর্শ দিচ্ছেন সেটা কি আসলেই কোরআন সুন্দর মতবাদ মতাদর্শ নাকি কোরআন সুন্দর খেলাফ কোনো কিছু ইসলাম বলেই দিয়েছে যদি আমিরুল মুমিনিনও হয় ইসলামী বিশ্বের আমিরও যদি হয় আলাইকুম বিশ্বামী তোমরা তাকে মানো তাকে মানো ওয়াইন উম্মির আলাইকুম আব্দুল হাবাসি যদি হাবসি কোনো গোলামকেও তোমাদের আমির বানানো হয় তাও মানো কিন্তু ইল্লা আং কুফরান বাওয়াহা যদি সুস্পষ্ট কোনো কুফরি আকিদা দেখতে পাও ইসলামের খেলাফ যদি কোনো কিছু দেখতে পাও তাহলে তোমাকে আর মানার কোনো সুযোগ নেই ইসলামের খেলাফ গেলে তো বাবাকেই মানার সুযোগ নেই মাকেই মানার সুযোগ নেই ওয়াইন জা হাদাকা আলা আন্তরিকা বি মালাইসালাকা বিহি আলবং ফালা আল্লাহ তালাই বলে দিচ্ছেন ওয়াইং জাহাদাকা শব্দ আজিব শব্দ জিহাদ করা যদি বাপমা খুব জিহাদ শুরু করে তোমার সাথে কিসের জিহাদ তোমাকে মানায় ছাড়বে কি আল্লাহ আন্তঃশ্রিকাবি তুমি আমার সঙ্গে শরিক করো বাবা মা চাপ দিচ্ছেন সন্তানের উপর তুমি আল্লাহ তালার সঙ্গে শিরিক করো আল্লাহ তালা বলে দিচ্ছেন ফেলা তুতি হুমা বাবা মার এত ফজিলত এত গুরুত্ব কিন্তু ফালা তুতি হুমা খবরদার এই ক্ষেত্রে বাবা মার অনুসরণ করা যাবে না তো বাবা মার ক্ষেত্রেই সেই কথা পৃথিবীর অন্য কারো ক্ষেত্রে এখন কি কথা দাঁড়াবে বিচ্ছিন্ন মতের ক্ষেত্রে কোরআন সুন্নার বাইরে গিয়ে কোনো ব্যক্তির অনুসরণ করার সুযোগ শরিয়াত আমাদের জন্য রাখেননি আমরা কারো অন্ধ অনুসারী না কোন একজন বড় পীরও যদি হয় তিনি যদি কোরআন সুন্নার খেলাফ কোনো কিছু বলে আপনার এই কথা মানা আমার পক্ষে সম্ভব না যদি আমি আপনার কথা কোরআন সুন্নার বাইরে গিয়ে মানি তাহলে তো অর্থ হবে আমি আল্লাহকে বাদ দিয়ে আপনাকে রব হিসেবে গ্রহণ করলাম তো এখন দেখেন তিনি যে ফিকির দিচ্ছেন সেটা আদৌ ইসলাম সম্মত কিনা উদাহরণস্বরূপ আমরা বিশ্বাস করি হেদায়ত কার হাতে কারো সন্দেহ আছে রসুল্লাহ সাল্লাম নিজের চাচা আবু তালেবকে হেদায়তের উপর ওঠানোর জন্য কম মেহনত করেছেন মৃত্যুর সময়ও পাশ থেকে বসে বসে বোঝাচ্ছেন চাচা শুধু কালেমাটা পরে নেন আর কিছু লাগবে না শুধু কালেমাটা পরে নেন আমি আপনার জিম্মাদার হব আপনার জন্য সুপারিশ করব শুধু কালেমাটা পড়েন পড়াতে পেরেছেন আল্লাহ তালা আয়াতে বলে দিচ্ছেন ইন্না কালা তাহদিমান আহবাবতা যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দিতে পারবেন না কিন্তু আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকে হেদায়ত দিবেন আপনার পছন্দের মানুষ হলেই হেদায়ত হয়ে যাবে আর আপনার পছন্দের না বা আপনার অপরিচিত একজন মানুষ হলেই হেদায়ত পাবে না এই নীতি কখনো না ওমর রবি আল্লাহ ইসলামের বড় দুই দুশ্মনের একজন আবু জাহাল আর ওমর ইসলামের বড় দুই দুশ্মন ছিল সেই দুই দুশ্মনের এক দুশ্মনকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন কিনা কিন্তু নিজের চাচা ইসলামের জন্য যার কি পরিমাণ কোরবানি কি পরিমাণ ত্যাগ সেই মানুষটা হেদায়ত পাইনি আল্লাহ তালা কুদরত কিন্তু আমাদের স্বঘোষিত আমির সাহেব আমাদেরকে শেখাচ্ছেন হেদায়ত আল্লাহ তালার হাতে না যদি হেদায়ত আল্লাহ তালার হাতে হতো নবীদেরকে পাঠানোর কোনো দরকার ছিল না আল্লাহ তালা মানুষকে হেদায়তের জরিয়া বানিয়েছেন মানুষকে হেদায়তের মাধ্যম বলেছেন আর তোমরা কি বলো হেদায়ত আল্লাহর হাতে না এটাকে কোরআন সমর্থিত আকিদা না কোরআনের সঙ্গে সাংঘর্ষিক আকিদা কোন সন্দেহ আছে এখানে অবকাশই নেই সন্দেহ করা আরে হেদায়ত যদি আপনার হাতেই থাকে তাহলে আপনার বিরুদ্ধে যারা অবস্থান করছে তাদেরকে হেদায়ত দিয়ে দেন না কেন পরের দিন সকালে ঘুম থেকে ওঠা সবাই যেন এটাতে হয়ে যায় আপনি দিয়ে দেন আপনি যখন মাধ্যম হেদায়তের সুযোগ কোথায় নবীদের সানে আরে দাওয়াত এই যে দাওয়াতের কাজ আমরা কি বলি এটা কার কাজ বলি না আমরা এটা কার কাজ নবীওয়ালা কাজ নাকি এটা মাওলানা ইলিয়াসওয়ালা কাজ মাওলানা ইউসুফওয়ালা কাজ ইলিয়াস রহমতুল্লাহ আলী ইন্তেকালের পর ইউসুফ সাহেব বয়ানের মধ্যে একদিন বলছেন যে আমার বাবা মারা গেছেন মেহনত করার কি দরকার মেহনত ছেড়ে দাও পরীক্ষা করার জন্য বলছেন এক মুরব্বী দাঁড়িয়ে চিৎকার করে বলছে আরে ইউসুফ আমরা তোমার বাবার তাবলিক করি না আমরা তো নবী মোহাম্মদ আরবি সাল্লামে তাবলিক করি এখানে ব্যক্তি তো মুখ্য না আরে ইলিয়াস রহমতুল্লাহ আলহি তিনিও যদি কোনো কথা কোরআন এবং সুন্নার বাইরে বলেন তাকে মানার কোনো সুযোগ নেই তাবলিক করতে এসেছি কোনো ব্যক্তিকে মানতে আসিনি আমি আমার ইমান এবং আমলকে ঠিক করতে এসেছি আমি আমার মোহাম্মদ রসুল্লাহর তরিকার উপর উঠতে এসেছি আমি লাহ মেহনতের জন্য এসেছি এখানে কোনো ব্যক্তি আমার মুখ্য না তো নবীওয়ালা কাজ সেই কাজের আদর্শ হবেন নবী আল্লাহ তালা যুগে যুগে নবীদেরকে আদর্শ বানিয়ে পাঠিয়েছেন কিতাব কয়টা নাজিল করেছেন তাওরা জবুল ইঞ্জিল কোরআন বড় বড় কিতাব কিন্তু নবী যুগে কি চারজন ইতিহাসে নবী চারজন তার মানে মানুষ হেদায়ত শিখবে কাকে দেখে নবীকে দেখে আপনি যদি এখন কোন নবীর ব্যাপারে মন্তব্য করেন নবীর এই কাজটা ভুল ছিল তাহলে নবী তো নিজের থেকে কোনো কিছু করেন না তিনি যা করেন কার পক্ষ থেকে করেন তাহলে আপনি বলতে চান যে আল্লাহ তালাই ভুল করেছেন তিনি বলেন মুসা আলি ইসলাম জিম্মাদার ছিলেন তিনি তার কমকে ছেড়ে তুর পাহাড়ে চলে গেছেন কিতাব আনতে তো দাওয়াতের মেহনত ছেড়ে দিয়ে কোথায় গেছেন কিতাব আনতে মানুষের জাহালতের সীমা থাকা দরকার কিতাব আনা এটা কি দাওয়াত না এটা অন্য কিছু কিতাব এনে তিনি কি করবেন এটা দিয়ে মুড়ি বেচবেন নাকি মানুষকে দাওয়াত দিবেন গিয়েছিল তো দাওয়াতের জন্য এটা কেমন কথা যে দাওয়াতের কাজ ছেড়ে দিয়ে কিতাব আনতে গেছেন তার মানে কি আজীব ধরনের কথা দাওয়াতের কাজ করব মসজিদ মাদ্রাসা ওই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার নেই আরে ভাই মাদ্রাসা বন্ধ করলে ছয় নম্বরই তো শিখতে পারবেন না কারণ ছয় নম্বরে একটা আছে না এলএম এলেমের কি ভাগ ফাজাইল এলএম মাসাইল এলএম ফাজাইল এলএম শিখবো কোথ থেকে তালিমের হালকা থেকে মাসাইল এলএম শিখবো কার থেকে হাক্কানি ওলামাই কেরাম থেকে বন্ধ করে দেন মাদ্রাসাগুলো আপনি ছয় নম্বরের উপরে উঠতে পারবেন না জীবনে তা নবী নাকি দাওয়াত বাদ দিয়ে চলে গেছেন কিতাব আনতে যেন কিতাব আনাটা দুনিয়াবি কোনো কাজ যাই হোক তা তিনি নাকি গেছেন এই জন্য বনি ইসরায়েলের পাঁচ লক্ষ আঠাশি হাজার মানুষ তারা নাকি গোমরা হয়ে গেছে তার মানে সেই নবীর উচিত ছিল আমাদের এই হজরতজির কথা অনুযায়ী বা তার আদর্শ অনুযায়ী সেখানে না যাওয়া তিনি বুঝে উঠতে পারেননি কিতাব দিয়ে কি হবে কিতাব ছাড়াও তো হেদায়ত পাওয়া সম্ভব মন করা উপায় চালাবেন বনি ইসরায়েলকে আরে বলি ইসরায়েলকে দাওয়াত দিবেন কিসের দাওয়াত দিবেন মন করো দাও মনে যেটা আসবে সেটাই দাওয়াত দিবেন দাওয়াত তো দিবেন আল্লাহ শিখিয়ে দিবেন তা আল্লাহ শিখাবেন আল্লাহ তো ওহির মাধ্যমেই শিখাবেন কিতাবের মাধ্যমেই শিখাবেন তো এটা আবার কেমন কথা ইউসুফ ইসলামের ব্যাপারে বলছেন ইউসুফ ইসলাম দুইজন লোক ওই যে স্বপ্ন দেখে তাকে স্বপ্নের তাবির জিজ্ঞেস করেছিল ঘটনা প্রসিদ্ধ সবাই জানি তো সেখানে তিনি একজনকে একজনের তো ফয়সলা ছিল যে তাকে মেরে ফেলা হবে আর একজনের ফয়সলা ছিল যে সে বাচ্চার গোলাম হবে তো তাকে ইউসুফ আলাইসাল্লাম বলে দিয়েছিলেন উজকুর নিয়ে আইন তুমি তোমার রবের কাছে উদ্দেশ্য হলো তোমার মনিব তোমার বাদশাহ কাছে আমার কথা একটু স্মরণ করো একটু মনে রেখো আমার কথা আর কি যে এরকম ইউসুফ আমি এরকম ছিলাম যেখানে আসি তোমাদের স্বপ্নের এরকম ব্যাখ্যা দিয়েছি একটু আমার কথাটা স্মরণ করো ইউসুফ আলহ ইসালাম এই কথা বলার কারণে তিনি নাকি অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে নাওদুবিল্লাহমিন জালিক কারণ আল্লাহ তালার থেকে তার নজর সরে গাইরুল্লাহর দিকে তার নজর এসেছে নাজুবিল্লাহমিনজালিক এই কথা তো আমাদের সেই সহি আকিদার অনুসারী আমাদের আহলে ভাইয়েরা ফাজাইল আমলের ব্যাপারে বলে থাকে এটা শিরকি কিতাব কেন শিরকি কিতাব কিতাবের ভূমিকায় শাইখুল হাদিস সাহেব লিখে রেখেছেন যে আমি এই কিতাবটা লিখেছি আমার চাচা যান আমাকে কিতাবটা লিখতে বলেছেন তো তাকে খুশি করার জন্য বা তিনি বলেছেন তার আদেশ অর্থে আমি কিতাবটা লিখেছি তো তারা বলে এই তো শিরিক আরে শিরিক খুঁজে পাও না তোমাদের বইটা তো পুরো সিরকি বই এই কথা বলে কি না ওই একই আপত্তি একই আপত্তি ইউসুফ আলহ ইসলাম উৎকরণী আইন্দা রব্বিক বলছেন এর মানে তিনি আল্লাহ তালের উপর ভরসা করছেন না আর তার উপর ভরসা করছেন আর যদি এরকম হয় তাহলে তিনি নিজে কেন দোয়া করছেন রব্বি আমার রব এরা আমাকে যে গুনার দিকে ডাকে এর থেকে জেলখানা আমার কাছে অধিক প্রিয় জেলে গিয়ে মরতে পারি জেলে গিয়ে পড়ে থাকতে পারি ওদের গুনাহের ডাকে আহ্বান করা আহ্বানে সারা দেওয়া আমার পক্ষে সম্ভব না এই নবী তো সেই নবী আসবাব আল্লাহ তালা দুনিয়াকে দারুল আসবাব বানিয়েছেন দুনিয়ার মধ্যে যে কোনো কাজ হয় আসবাবের মাধ্যমে হয় যদিও প্রকৃতপক্ষে কাজগুলোকে করেন আল্লাহ তালা করেন আপনি যদি বলেন আগুন লেগে ঘরটা পুড়ে গেছে আর একজন দাঁড়িয়ে বললো এই শিরিক শিরিক শিরিক পুড়িয়েছেন তা আল্লাহ পুড়িয়েছেন আগুনে আবার পুরায় নাকি তাহলে সেই ইসলামী আকিদা সম্পর্কে জানে না ইসলামী আকিদা হলো যে কোনো বস্তুকে বাহ্যিক যে সাবাব থাকে তার দিকে নিষ্পত করা যায় যে কোনো বস্তুকে বাহ্যিক স্বভাবের দিকে নিসবত করা যায় কিন্তু মূল ভরসা মূল একইন মূল তাওয়াক্কুল থাকবে কার উপর আল্লাহর উপর আমি যদি বলি ছুরিতে আমার হাতটা কেটে গেছে বলি তো কে বলে না এই কথাগুলো যে আমরা বলি এগুলোকে শিরিক নাকি কারণ আমি ছুরিতে হাত কেটে বলি আমিও জানি এটা আল্লাহ তালা ফয়সলা ছিল বলেই হয়েছে আমি এটাকে রব মেনে নিচ্ছি তা না উদ্কুরুনি তুমি তোমার মনিবের কাছে আমার কথা স্মরণ করো এর মানে এটা না যে তিনি আল্লাহ তালার উপর বিশ্বাস তার ছিল না তার ইমান দুর্বল ছিল তার একিন দুর্বল ছিল আর কোন নবীর ইমান আর একিন যদি দুর্বল থাকে আর সেই নবীর ইমান আর একিন যদি আমাদের মতো লোকদের শুধরে দিতে হয় তাহলে আমাদের মতো লোকরাকে নবীর থেকে বড় মাকামের হয়ে গেল তাহলে আল্লাহ তালার উচিত ছিল আমাকে নবী বানানো না জালিক এই কথা বলতে চাই যে আমি হজরতজিকে আল্লাহ তালা নবী বানানো দরকার ছিল আরে আমার না বানিয়ে কি ইউসুফ আল্লাহামের বানাইলো তার কি কথা বলে গায়রুল্লাহর উপর একই সাত বছর অতিরিক্ত জেলখানায় পড়ে থাকতে হল তো মানুষ কাকে অনুসরণ করবে আমিরকেই তো করবে বয়ানের মধ্যে বলছেন দেখেন মৌদুদি সাহেবের নাম আমরা সবাই শুনেছি না জামাত ইসলামের আমির মাওলানা মৌদুদি বিরোধিতা আমরা কেন করি তিনি কাফের এজন্য তাকে কি আমরা কাফের বলি তা কেন বিরোধিতা করি বিরোধিতা করি তিনি এমন কিছু বিষয়ে কিছু আকিদা বা কিছু দৃষ্টিভঙ্গি পেশ করেছেন একশোতে একশো ভুল তা না কিন্তু এর মধ্যে অনেক বড় বড় ভুল আছে কিছু কিছু ভুল আছে যেগুলোকে অনুসরণ করলে মানুষ আহলুসুল জামাত থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা আছে এখন যদি সেই সমস্যা আমার দলের নেতার মধ্যেই দেখা দেয় তাকে মানার সুযোগ কোথায় তিনি বলছেন আজান হলো দাওয়াত নামাজ হলো তার তাস্কিল আর নামাজের পর জামাতে বের হওয়া এটা হলো তারতিব আগের গুলো উপলক্ষ আর এটাকে লক্ষ্য না মৌদুদির একই কথা যে এই যে নামাজ এই যে ইবাদত বন্দেগি এগুলো হলো উপলক্ষ আর লক্ষ্যকে লক্ষ্য লক্ষ ক্ষমতায় যাওয়া আমি রাজনীতিতে আমি প্রধানমন্ত্রী হব আমি প্রাইম মিনিস্টার হব আমি ক্ষমতায় যাব এটা হলো লক্ষ্য আর নামাজ রোজা এই যে যেগুলো আছে সেগুলো হলো ট্রেনিং একই কথা মিলছে কিনা অথচ নামাজ হলো ইসলামের পঞ্চস্তম্ভের একটা ইমাদুহা সলাহ ইসলামের খুঁটি হলো নামাজ যেই ব্যক্তি নামাজকে বরবাদ করলো সে দিনকে বরবাদ করলো আর যে নামাজকে কায়েম করলো সে দিনকে কায়েম করলো ওমর রবি আল্লাহ তার গভর্নরদেরকে চিঠি লিখছেন ইন্না আহম্মা উমরিকুম আইন্দি আসালা আর গভর্নররা তোমাদের তো কত কাজ আছে কত হিসাব নিকাশ রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা কত কাজ আছে কিন্তু শুনে রাখো তোমাদের সব কাজের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ إن أهم أموركم عندي الصلاة من حفظها وحافظ عليها حفظ دينه ومن ضيعها فهو لما سواها أضيع এই নামাজকে যে হেফাজত করবে নামাজের ব্যাপারে যত্নবান হবে সে দিনের অন্যান্য বিধানের ব্যাপারেও যত্নবান হবে এই নামাজকে যে বরবাদ করবে সে পুরো দিনকে বরবাদ করবে আরো বেশি করে করবে এই নামাজ হলো এতটা গুরুত্বপূর্ণ আমাদের হজরত অন্য জায়গায় বলছেন যে এই কাজের মধ্যে ইস কাম মে মশওয়ারার গুরুত্ব মশওয়ারার গুরুত্ব নামাজের থেকেও বেশি নাহজুবিল্লাহ জানি অথচ ইসলাম বলছে এই ইসলামের খুঁটি হলো নামাজ বাইনাল আব্দ বাইনাল কুফরি অশির কে তারকু সলা একজন মানুষ আর একজন মুশরিক আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ এমনকি ইমাম আহমদ উবনে হাম্বাল ইমাম আহলিসুন্না আমাদের চার ইমামের এক ইমাম তার মত হলো যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে রাখে সে কাফের হাদিসে এসেছে মান তারকা সলাতে মোতে ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি কাজ করলো এতটা গুরুত্বপূর্ণ কাজ তার থেকে মশরা গুরুত্বপূর্ণ হয়ে যাবে তাহলে হাদিসে এতগুলো হাদিস কয়টা হাদিসকে বিসর্জন দিয়ে দিচ্ছেন আর এক জায়গায় বলছেন যেই ব্যক্তি এই ছয় নম্বরকেই পরিপূর্ণ দিন মনে করবে না সে দাওয়াত তাবলিগের মেহনতে রুই বুঝেনি মেহনতে বুঝে নেই সে অথচ ছয় নম্বর আপনারা যারা শিখেছেন বা আমরা যারা শিখেছি ছয় নম্বর শুরু করার আগে আমরা কি বলি সাহাবাই কেরাম রসুলের সহবতে থেকে মেহনত করে কিছু গুণ অর্জন করেছিলেন আমরা যদি মেহনত করে সেই গুণগুলো অর্জন করতে পারি তাহলে কি হবে নাকি বলা হয় আমরা যদি মেহনত করে এই গুণগুলো অর্জন করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ইসলাম মেনে ফেললাম তার মানে হলো ইসলাম তো বিরাট এক বিষয় ব্যাপক একটা বিষয় ইসলামের পঞ্চস্তম্ভ নামাজ সেটাও স্তম্ভ ফাউন্ডেশন ইসলাম তো এর উপরে অনেক কিছু ইসলাম তো পরিপূর্ণ দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা তুমি ছয়টা মানো ছয়টা জিনিসকে ঠিক করো পুরো ইসলামকে মানা তোমার জন্য সহজ হবে আরে ভাই যেই ব্যক্তি শুধু এই ছয়টাকেই ইসলাম মনে করবে সে কোরআন এবং সুন্নার কয়টা আয়াত এবং কয়টা হাদিসকে অস্বীকার করবে কেউ যদি এই ছয়টা বিষয়কেই পরিপূর্ণ ইসলাম মনে করে সে কখনো মুসলমান থাকতে কখনো পারে না আর আপনি যদি বলেন ছয়টার মধ্যেই সব আছে এটার মধ্যে দশটা ওইটার মধ্যে পাঁচটা এটার মধ্যে পনেরোটা ব্যাখ্যা করে ঢোকানো যায় তাই ব্যাখ্যা করে ঢোকাতে গেলে ছয়টার কি দরকার এক নম্বরই তো যথেষ্ট এক লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহর মধ্যে পুরো ইসলাম আছে কিনা তা যদি ব্যাখ্যা করে ঢোকাতে হয় তাহলে তো ছয়ও লাগে না তাহলে তো এক নম্বরের মধ্যেই যথেষ্ট তো এজন্য এছাড়াও রাসুলের ব্যাপারে হোক আল্লাহর ব্যাপারে হোক এই মেহনতের ব্যাপারে হোক সব ব্যাপারে উদাহরণস্বরূপ তিনি বয়ানের মধ্যে বলেন যে সাহাবাই কেরাম মদিনা ছিল সাহাবিদের মার্কাজ সময় কতক্ষণ আছে তো মদিনা ছিল মার্কাজ সাহাবাই কেরাম মদিনা থেকে ফিরে যাওয়াকে মুরতাদ হওয়া মনে করতেন কথাটা খেয়াল করবেন যে সেই কথা না সাহাবাই কেরাম মদিনা থেকে ফিরে যাওয়াকে মুরতাদ হওয়া মনে করতেন দলিল কি দলিল হলো অপব্যাখ্যা সাহাবাই কেরাম এক হাদিসের মধ্যে এসেছে কিছু সাহাবি অনেকদিন রসুলের সহবতে ছিলেন থাকার পর স্বাভাবিকভাবে অনেকদিন থাকার পর গ্রামে ফিরে যাওয়ার অনুমতি চাইতেই পারেন তো রাসুলের কাছে এসে অনুমতি চাইলেন যে আমরা আমার গ্রাম আমাদের গ্রামে ফিরে যেতে চাই তো শব্দ ব্যবহার করেছেন নুরিদ আর নারতাদ্দা ইরতাদ্দা ইয়ারতাদ্দ বহুত অর্থ এক অর্থ হল ইসলাম থেকে ফিরে যাওয়া মানে মুরতাদ হওয়া আর আরেকটা অর্থ হল স্বাভাবিক ফিরে যাওয়া কোরআন ব্যবহার আছে ইরতাদ্দ আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আর শাইতানু সাওয়ালা আমলা ব্যবহার আছে তো তারা বলতে চাচ্ছেন যে আমরা আমাদের গ্রামে ফিরে যেতে চাই শব্দ ব্যবহার করেছেন ইত্যাদা তো একই শব্দের একাধিক অর্থ আপনাদের বাংলায়ও আছে অভিধান খুলে দেখবেন এক শব্দে চারটা পাঁচটা দশটা অর্থ থাকেই তো তিনি এর ব্যাখ্যা করেছেন এই ফিরে যাওয়া এই শব্দের অনুবাদ করেছেন মোরতাদ হওয়া যে আমরা আমাদের গ্রামে ফিরে যেয়ে মোরতাদ হয়ে যাওয়ার আশঙ্কা করি আচ্ছা এটা তো হলো ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা ভুল ব্যাখ্যা না ভুল অনুবাদী এরপর এটা প্রয়োগ কি সুতরাং তোমরা নিজামুদ্দিন মার্কাজ থেকে ফিরে যাওয়াকে সহজ বিষয় মনে করো না তার মানে কি যে আমার এটা থেকে তো বের হতে চাচ্ছ সাবধান মুরতাদের ফতোয়া কিন্তু খেয়ে যাবা সাহাবাহিকেরা মার্কাজ থেকে সরাকে মোরতাদ হওয়া মনে করত এই নিজামুদ্দিন মার্কাজ থেকে সরে যাওয়াকে সহজ বিষয় মনে করো না তার মানে কি ফিরলে কি হবা মোরতাদ হবা নওয়াজ অন্য জায়গায় বলছেন যে মার্কাজের মার্কাজি হাইসিয়াত বাকি রাখতে হবে তোমরা যে কোনো সমস্যা যত মাসাইল আছে যত সমস্যা আছে এগুলোকে তোমরা মার্কাজে নিয়ে আসো মার্কাজে সমাধান করো কেন কারণ তো জানি যদি নিজামুদ্দিনের সমাধান না করে রায়বেন্ডের সমাধান করতে যায় ওনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে যাই হোক তো এখন বলছেন যে কোনো সমস্যা মার্কাজে নিয়ে আসো কেন কারণ অমর রাজি আল্লাহ আনহু পর্যন্ত তখন বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল তারপরও তিনি মদিনাকে মার্কাজি হাইসিয়ত বাকি রেখেছিলেন যে কোনো সমস্যা মানুষ কোথায় নিয়ে আসতো মদিনা নিয়ে আসতো স্বাভাবিক আপনি বাংলাদেশের বড় একটা সমস্যা রাজবাড়িতে সমাধান করবেন না ঢাকা যাবেন ঢাকা গিয়ে আপনি তখন সচিবদের সঙ্গে বসবেন মন্ত্রীর সঙ্গে বসবেন কারণ মার্কাজ তোমার রাজিয়াল্লাহ আনহু তিনি মার্কাজের হাইসিয়াত বাকি রেখেছিলেন তো তখন ইসলাম জিন্দা ছিল পরবর্তীতে ওসমান রাজিয়াল্লাহ তিনি মার্কাজে হাইসিয়াতকে নষ্ট করে ফেললেন যার কারণে যার কারণে ইসলামী খেলাফত ধ্বংস হয়ে গেল নওয়াজবিল্লাহ অথচ আমার রাসুল বলছেন আমার আদর্শ এবং খোলাফায় রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো তো খোলাফায় রাশিদিন কি শুধুই আবু বকর আর অমর নাকি ওসমান এবং আলী রদি আল্লাহ আছে এখানে তো যদি থাকে আর আপনি তাকেই যদি ইসলামী খেলাফত ধ্বংসের কারণ বলে উল্লেখ করেন তাহলে আপনি কোন সুন্নার দিকে মানুষকে দেওয়া দিচ্ছে আমার আদর্শ তো তারা তাদের পন্থা থেকেই তো আমি শিক্ষা নিব তারা যেটা করেছেন সেটাই সঠিক তো মানুষকে আল্লাহর ব্যাপারে রাসুলের ব্যাপারে মেহনতের ব্যাপারে সব ক্ষেত্রে ভিন্ন কিছু শেখানো উদাহরণস্বরূপ আমরা দাওয়াত তাবলিগের মেহনত করি কিন্তু এই মেহনতকে কি শুধু একমাত্র ইসলাম মনে করি করার কোনো সুযোগ আছে ইসলাম হলো বিরাট উদাহরণস্বরূপ একটা বড় গাড়ি একটা বড় গাড়ি এক চাকা দিয়ে চলবে একটা চাকা যদি অনেক দামি হয় এক লাখ টাকা দিয়ে একটা চাকা কিনলাম চাকা কিনে হাইয়েস্ট গাড়িতে লাগালাম হ্যাঁ খুব স্পিডে চলবে না নাকি গাড়ি চলবেই না দাওয়াত তাবলিগের মেহনত এটা হলো ইসলামের একটা শাখা আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জিন্দগির দিকে তাকান কত মেহনত তাকে করতে হয়েছে শুধু দাওয়াতি যদি তার জন্য যথেষ্ট হতো মক্কার জিন্দগিতে ইসলাম কায়েম হতো রসুলকে বদরের ময়দানে ছুটতে হতো না উহুদের ময়দানে ছুটতে হতো না খান্দাকের ময়দানে গিয়ে পেছে পাথর বাঁধতে হতো না রসুলকে এত মুজাহাদার সম্মুখীন হতে হতো না এমনকি আমার রসুল যখন ইন্তেকাল করছেন সেই সময় ওসামা রদি আল্লাহর বাহিনী জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু একটা কাজই যদি যথেষ্ট হয়ে যেত রাসুলকে এই ত্যাগ করার কোনো প্রয়োজন ছিল না রাসুলের থেকে বেশি দাওয়াত আর বেশি তাবলিগের মেহনত আপনি কোনো কালেই করতে পারবেন তো রাসুল তেরোটা বছর মক্কার মধ্যে মেহনত করলেন ইসলাম কায়েম হয়নি পরবর্তীতে হিজরত করতে হলো ওদের থেকে নুসরত আসলো জিহাদ হলো ওদের সঙ্গে সম্মুখ সমর হলো তা কত পরে গিয়ে আল্লাহ তাল ইসলামকে বিজয় দান করলেন একসময় মক্কাও বিজয় হলো মদিনে হিজরত করে আট বছর পর অষ্টম হিজড়িতে ধীরে ধীরে হয়েছে রাসুল খন্দকের যুদ্ধের সময় খাবার নেই কিছু নেই সব সাহাবি একটা করে পেটে পাথর বেঁধেছেন তিনি দুটো পাথর বেঁধেছেন তো তখন খন্দক খরিদ করছেন পরীক্ষা খনন করছেন তো পরীক্ষা খনন করার জন্য পাথর ভাঙতে হচ্ছে তো রাসুল নিজেও পাথরের গায়ে আঘাত করছেন তো একটা পাথরের গায়ে আঘাত করলেন আঘাত করে তখন বললেন যে আমার সামনে সেই রোম পারস্যের শহরগুলোকে আলোকিত করে দেওয়া হয়েছে আল্লাহ তাহলে এই শহরগুলোকেও মুসলমানদের বিজিত করে দিবেন বাহ্যিকভাবে শুনতে কি পাগলামি মনে হয় আরে বেটা খাইতে পারো না মদিনার মধ্যে থাকার সুযোগ নেই পেটে পাথর বেঁধে রেখেছ আর সেই রোম পারস্য বিজয় করার স্বপ্ন দেখো বাহ্যিকভাবে কি হাস্যকর মনে হয় কিন্তু আল্লাহ তালা তার ওয়াদাকে সত্যে পরিণত করে দেখিয়েছেন কিনা তা আল্লাহ তালা তার ওয়াদাকে জীবিত করবেন আল্লাহ তালা তার দিনকে জিন্দা করবেন সারা দুনিয়ার বুকে দিন তখনই জিন্দা হবে যখন সবগুলো সেক্টর পরিপূর্ণ থাকবে আমাদের হজরতজি আমাদেরকে শেখাচ্ছেন যেই মেহনতকে কেউ যদি ইসলাহের মাধ্যম মনে না করে এই মেহনত করার পরও সে যদি বুজুর্গদের কাছে যাওয়ার মুরব্বীদের কাছে যাওয়ার তাদের কাছে গিয়ে ইসলাহ করার জরুরত অনুভব করে তাহলে সেই মেহনতকে উপলব্ধি করতে পারেনি অথচ আমরা দেখি এই মেহনত যার মাধ্যমে সূচনা হয়েছিল সেই ইলিয়াস রহমতুল্লাহ আলী চিল্লার সফর থেকে ফিরে এসে সেই সাহারানপুরে চলে যেতেন হজরত সোহবতের জন্য এতদিন ছিলাম আওয়ামের মধ্যে ছিলাম তো আওয়ামের মধ্যে থাকতে থাকতে আল্লাহ তালার জন্য মুরাকাবা করার মহাসভা করার সময় বেশি একটা হয়নি তো গাইরুল্লাহ থেকে এই পরিবেশ থেকে একেবারে আলাদা হয়ে শুধুমাত্র আল্লাহ তালার জন্য কিছু সময় ফারেক থাকি আমার ইমানটাকে আরেকটু মজবুত করে দিই আপনি বলতে চান যে দাওয়াত তাবলিগের মেহনত একমাত্র মেহনত এই মেহনত যে ব্যক্তি করবে না এই মেহনত যে ব্যক্তি করবে না তা বলেই দেওয়া হচ্ছে সে যদি আলেমও হয় যত বড় আলেম হয় তার কথা শোনা যাবে না শিখিয়ে দেওয়া হয় অথচ রসুল্লাহ সাল্লাম নিজে আবুজর রদি আল্লাহ বলেছেন তাকে বিশেষভাবে তাকে নসিহাত করেছেন তুমি জনসমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করো তার জন্য মুনাসিব মনে করেছেন এমনকি রাসুলের এই কথার উপর তিনি এতটাই আমল করেছেন যখন তার ইন্তেকাল হয়ে যায় তার স্ত্রী এমন মানুষদেরকেও খুঁজে পাচ্ছিল না যারা এই মৃত মানুষটার জানাজা এবং দাফনের ব্যবস্থা করবে তাই সুহিদা তেমত ফেরিদা একাকি জীবনযাপন করবা তুমি মরবাও একাকি অবস্থায় তো আপনি কি বলবেন যে এই লোকটাই আবুজর রদি সাহাবি এক একজন সাহাবি হল আকাশের তারকার মতো আপনি বলবেন এই সাহাবি দাওয়াতের মেহনত করেননি তার ইমান দুর্বল ছিল তার কথা শোনা যাবে না তাকে মানা যাবে না নওয়াজবিল্লাহ দাওয়াতের মেহনতের পন্থা কার থেকে শিখব এই সাহাবিদের থেকেই তো শিখব এ রাসুলের জিন্দিগি দেখেই তো শিখব সাহাবিদের জিন্দিগির দিকে তাকান আবু হুরার রদি আল্লাহ দেখবেন মুহাদ্দিস হাদিসের দর্শে বসে আছেন আবদুল্লাহ বিন আব্বাস তাফসিরের দর্শে বসে আছেন আবদুল্লাহ বিন মাসুদ ফিখের দর্শে বসে আছেন আবদুল্লাহ বিন অমর খুঁজে খুঁজে রসুলের এক একটা আদর্শ এক একটা সন্ন্যাসকে অনুসরণ করে এটাকে বাস্তবায়ন করছেন তো তাদেরকে কি আপনার গোমরাহ মনে হয় তার জীবনী পরে দেখেন কোন জায়গায় তিনি তার নিজের জীবনকে ব্যয় করেছেন মুসান্নাবিন হারেসা জীবনী পরে দেখেন আমর ইবনুল আস জীবনী পরে দেখেন তো আপনি বলবেন যে তারা গোমরা আর দাওয়াত দাওয়াত অবশ্যই ফরজ কিন্তু দাওয়াতের নির্ধারিত কোন রূপরেখা আল্লাহ তালা এটাকে জরুরি করে দিয়েছেন তিনি তার বয়ানে বলেছেন যে হজরত ইলিয়াস রহমতুল্লাহ একটা হারিয়ে যাওয়া সম্পদ মিলে গেছে অথচ উম্মতের মধ্যে কখনো কোনো বিষয় হারাতে পারে না যদি হারায় কোরআন মিথ্যা হয়ে যাবে হাফিজুন আমি কোরআন নাজিল করেছি আমি হেফাজত করব কোরআন হেফাজত করার মানে শুধু শব্দ হেফাজত করার না এই কোরআনের শিক্ষা কোরআনের আদর্শ কোরআনের মর্ম কোরআনের অর্থ কেমন পর্যন্ত আমি হেফাজত করব তো এটা কিভাবে সম্ভব যে রাসুলের থেকে একটা রাসুলের জামানার পর একটা আদর্শ হারিয়ে গেল আর সেই বারোশো চোদ্দশো বছর পর আসার পর একজন মানুষ সে হারিয়ে যাওয়া জিনিস পেল তার মানে মাঝখানে সবাই ইমানের কমতে ছিল দাওয়াত অবশ্যই জরুরি জিনিস কিন্তু দাওয়াতের একটা রূপরেখা শরিয়াত কখনো ফরজ করেনি কারণ সাহাবাই কেরামের যুগেই তো এই রূপরেখা জিন্দা ছিল না এটা তো অনেক পরবর্তীতে সৃষ্ট অনেকে আবার বলতে চায় দাওয়াত বেদাত কেন বেদাত কারণ হলো রাসুলের যুগে ছিল না তো তাদের কথা অনুযায়ী তো মাইকও বেদাত লাইটও বেদাত ফ্যানও বেদাত সব বেদাত হয়ে যাবে রাসুলের যুগে ছিল না রাসুলের যুগে জিহাদ ছিল তরবারি দিয়ে এখন জিহাদ হলো একে ফোর্টি সেভেন দিয়ে এটাও বেদাত তো সবই কি রাসুলের যুগে না থাকলেই বেদাত হয়ে যায় নাকি যেই জিনিসের মূল রাসুলের যুগে আছে সেটার যদি কোনো বাহ্যিক রূপ পরিবর্তন হয় যেই রূপটাও কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক না সেটা হতে পারে রাসুলের যুগের ওয়াজের সিস্টেম আর আমাদের সমাজের ওয়াজের সিস্টেম কে রাসুলের যুগে ওয়াজ এভাবে করা হতো এরকম পোস্টার লাগিয়ে এরকম মাইক লাগিয়ে এরকম বড় স্টেজ বানিয়ে তো আপনি বলবেন এটাও বেদা রাসুলের যুগের মাদ্রাসাগুলো কি এরকম ছিল যে একটা ছয়তলা বিল্ডিং এখানে এতিমখানাও আছে লিল্লা বোর্ডিংও আছে খাওয়া দাওয়ার ইন্তজাম আছে মাদ্রাসাগুলো এরকম ছিল তাহলে এটাও বেদা তো রূপরেখা বিভিন্ন হতে পারে দাওয়াত ফরজ কিন্তু দাওয়াতের রূপ কি হবে আল্লাহ তালা ব্যাপক রেখেছেন যেই জিনিসকে আল্লাহ তালা ব্যাপক রেখেছেন সেটাকে আপনার সীমাবদ্ধ করে দেওয়ার তো কোনো কারণ নেই যে ব্যক্তি মুখের দ্বারা দাওয়াত করছে সেও দাওয়াতের কাজ করছে যে ব্যক্তি কলমের দ্বারা দাওয়াত দিচ্ছে সেও দাওয়াতের কাজ করছে নাকি কারো কোনো সন্দেহ আছে দাওয়াত মানে মানুষদেরকে ডাকা আর তাবলিগ মানে হলো পৌঁছে দেওয়া যে পৌঁছে দিচ্ছে সেও তাবলিগ করছে যে মানুষকে ডাকছে সেও দাওয়াত দিচ্ছে হ্যাঁ এই মেহনতের ক্ষেত্রে তাহলে আমরা কেন মানুষকে দাওয়াত দেই এই মেহনতের কেন গুরুত্ব মানুষকে বোঝাই কারণ আল্লাহ তালা এই মেহনতকে সারা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলো পর্যন্ত পৌঁছে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে আল্লাহ তালা কালেমার দাওয়াতকে পৌঁছে দিচ্ছেন আমার বই কয়জন পড়ে আমার ওয়াজ কয়জন শুনে কিন্তু আমি যখন প্রত্যেকটা জায়গায় গিয়ে মানুষের কাছে মেহনত করবো হেদায়ত ইনশাল্লাহ আম হতে থাকবে তো এই জন্য মানুষকে আমরা গুরুত্ব বুঝাই কিন্তু এর অর্থ এটা না যে বাকি সবগুলো হলো জলালাতের এটা একমাত্র হেদায়ত এর অর্থ কখনো এটা না তো যার কারণে আমরা দুটো পয়েন্ট বলেছিলাম এক নম্বর হলো আমির কিনা যদি আমিরই না হয় এত কথা বলার দরকার নেই তো যদি আমিরই না হয় তাহলে তো তিনি এতাহাতের প্রশ্ন কেন আসবে আমার সুরা আমাকে যা বলবে আমার আলামী যেভাবে মেহনত চলবে সব জায়গায় একই পদ্ধতিতে মেহনত চলতে থাকবে ভিন্নতা আবার কেন আসবে জোরের ফয়সলা সাত তারিখ বা সাত তারিখ হবে তিরিশ তারিখ গিয়ে মাঠ দখল করার জন্য আবার কিসের মারামারি করতে হবে যে কোনো একটা মানবো আমি আমিরে যদি প্রমাণিত না হয় আমির প্রমাণিত হবে কিনা সরিয়াতের আলোকেই তো দেখতে হবে প্রমাণিতই যদি না হয় তাহলে সেখানে এতাহাতের কোনো প্রশ্ন আসবে না আর যদি প্রমাণিত হতো এটা হলো অতিরিক্ত আলোচনা এতক্ষণ যা বললাম অতিরিক্ত আলোচনা যদি প্রমাণিত হতো যে তিনি আমির তারপরও তাকে মানার কোনো সুযোগ নেই কেন নেই কারণ তিনি এমন মতবাদ এমন মতাদর্শ এমন আকিদা এবং বিশ্বাস উম্মার সামনে উপস্থাপন করছেন যেটা কোরআন এবং সুন্নার সঙ্গে সাংঘর্ষিক আর ইসলাম আমাকে শেখাচ্ছে রসুলের হাদিস আমাকে বলে দিচ্ছে আমিরুল মোমিনও যদি হয় ইসলামের রাষ্ট্রের আমিরও যদি হয় তিনিও যদি কুফরি আকিদা পোষণ করেন ইসলাম বিরোধী আকিদা পোষণ করেন কোরআন সুন্নার খেলাফ করতে থাকেন তাকেও মানার সুযোগ নেই আর সেখানে সাধারণ সাধারণ আমির তো দূর কি বাদ তো দুটো পয়েন্টের কোন পয়েন্ট অনুযায়ী তাকে মানার কোন সুযোগ নেই তা আপনি এখন বলবেন এতক্ষণ বসে একজন মানুষের শুধু গিবতি করতেছেন দেখি ভালো কোনো কথা বললেন না তো ভাই গিবত সঙ্গে বোঝা দরকার আমরা মনে করি যে কারো বিরুদ্ধে কোনো কথা যাওয়াই মনে হয় গিবত সুরায় লাহাব আমরা পড়েছি ছোটকালে তাব্বাতিয়াদা আবি লাহাব আবু লাহাব কি এটা একজন ব্যক্তির নাম না তাব্বাতিয়াদা তাব্বাত মানে ধ্বংস হোক ইয়াদা মানে দুই হাত আবুল আহাব আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক আপনি বলবেন আরে আল্লাহ তালা দেখেও গিবত করে وقال فرعون يا ايها الملأ ما علمت لكم من اله غيري কোথাও ফেরাউনের গিবত কোথাও দাজ্জালের গিবত কোথাও হলো ইয়াজুজ মাজুজের গিবত এগুলোকে গিবত মনে হয় যেই জিনিসটা ফেতনা আকারে সমাজে ছড়িয়ে যায় যেই ব্যাপারে মানুষকে সতর্ক না করলে মানুষ গুমরা হওয়ার আশঙ্কা আছে সেই ব্যাপারে মানুষকে সতর্ক করা ফরজ এটা নাহিয়ানের মুনকারের অংশ গিবত হওয়া তো দূরের কথা এটাকে নাসিহাত বলে নাসিহাত এটা গিবত না এটা কি নসিহাত এটা নাহি আনিল মুনকার এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে সমস্ত কারণে এর মধ্যে একটা হলো আমর বিল মারুফ সৎ কাজের আদেশ আর আরেকটা কি নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ যেটা ভুল সেটাকে ভুল হিসাবে চিহ্নিত করা মানুষকে ভুল থেকে বিরত রাখা এটা তো ফরজ এবং দেখেন আপনি বলবেন ওলামায় কেরাম এরা তো মাথা ব্যথা কেন তবলিকে কয়দিন সময় লাগাইছেন এসে বড় বড় কথা বলেন আমাদের হজরত যিনি জীবনকে অফ করে রেখেছেন আমাদের এই বড় বড় সাথী যারা লম্বা লম্বা সময় লাগিয়েছে মূলধারা মূলধারার বাইরে গিয়ে আপনারা এসে কথা বলেন কয়দিন সময় লাগিয়েছেন আরে ভাই একদিন সময়ও যদি কেউ না লাগায় তারপর এই জিম্মাদারি তাদের উপর খুদ রসুল উল্লাহ সাল্লাম দিয়ে গেছেন খালাফিন প্রত্যেক পরবর্তী প্রজন্ম থেকে রাসুল বলছেন প্রত্যেক পরবর্তী প্রজন্ম থেকে ধারণ করবে কারা তাদের সবচেয়ে ন্যায় মানুষ যারা সবচেয়ে ইনসাফ ওলা মানুষ যারা তারা তাদের কাজ কি তিনটা কাজ বলছেন তিনটা না হিয়ালিল মুনকার ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন সীমালঙ্ঘনকারীদের অপব্যাখ্যাকে তারা সরিয়ে দিবেন বলে দিবেন এটা সীমালঙ্ঘনকারীর অপব্যাখ্যা ইসলামের সঠিক ব্যাখ্যা না ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন ওয়ান্তিহাল আল মুবতিলিন বাতিল পন্থীদের এখানে ইন্তেহাল বলা হয় চুরি করে কোনো দলিল বানিয়ে দেওয়া ওই বেদাতিরাও দলিল বানায় কখনো ফতোয়া স্বামী থেকে নিয়ে দলিল দেয় কখনো কোরআন থেকে নিয়ে দলিল বের করে কখনো হাদিস থেকে বের করে ওই একটা নিয়ে আরেক জায়গায় প্রয়োগ করে যেমন আমাদের হজরতজিও করেন এক জায়গার হাদিস নিয়ে আরেক জায়গায় প্রয়োগ করেন মুন্তাকাব হাদিসের মধ্যে আপনি তবলিক অধ্যায় খুলে দেখেন তবলিক অধ্যায় যে হাদিসগুলো লিখেছে কিছু তো তবলিকের হাদিস বাকিগুলো জিহাদের হাদিস তবলিকের মধ্যে প্রয়োগ করা এটা কি সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা তবলিকের ব্যাপারে কি হাদিস মনে হয় কম আছে আল্লাহ এবং তার রাসুল ইসলামের কোন একটা অংশকে অপূর্ণ রেখেছেন যে সেটা আমাকে পরিপূর্ণ করে দিতে হবে তা যদি ইসলাম পরিপূর্ণই হয় নামাজের হাদিস কেন জাকাতে নিয়ে লাগাতে হবে জাকাতের হাদিস কেন হজের মধ্যে লাগাতে হবে প্রত্যেক বিষয়ে তো স্বতন্ত্র আয়াত এবং হাদিসের অভাব নেই সেগুলো শিখতে শিখতে তো জিন্দগি শেষ হয়ে যাবে বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই ইবনে মাজা মুসনাদে আহমদ মুসান্নাফে আব্দুর রাজাক এরকম বড় বড় কিতাব খুলে দেখেন কোন কিতাবের মতো দাওয়াতের অধ্যায় খালি আছে যে সেখানে পৃষ্ঠা খালি হাদিস খুঁজে পাননি তা সেই হাদিসগুলো আপনি বর্ণনা করেন আর এক জায়গার হাদিস কেন টেনে এনে এটাকে আপনার বানাতে হবে এটাই জিহাদ শরীয়ত আলাদা বলছে শরীয়ত বলছে নামাজ আলাদা হজ আলাদা জাকাত আলাদা বদর আলাদা আর সেই বায়াতের বিষয় আলাদা রসুল্লাহ দাওয়াত আলাদা হ্যাঁ একটা চূড়ান্ত ধাপ আর একটা তাহলে তো বলা হবে ইমানের চূড়ান্ত ধাপ হলো নামাজ নামাজও আমার ঠিক আছে তাহলে জাকাতের প্রশ্ন আসবে এরকম চূড়ান্ত ধাপ দাওয়াতে চূড়ান্ত ধাপ হলো দাওয়াত বিসাইফ তরবারির মাধ্যমে দাওয়াত তাহলে এটাও জিহাদ এরকম চূড়ান্ত দেখালে তো ইমানের হাদিস এনে প্রয়োগ করতে হবে নামাজে নামাজের হাদিস নিয়ে প্রয়োগ করতে হবে জাকাতে ইসলাম আর ইসলাম থাকবে না তো এজন্য ইমতেহাল মুফতিলিন আর তিন নম্বরে হলো তাউইল আল জাহিলিন মূর্খদের ভুল ব্যাখ্যা এই তিনোটাকে দূর করবে হাদিসে বলা হচ্ছে কারা ওলামা একরাম একজন আলেমও যদি তবলিকে সময় না দিতেন একজন আলেমও যদি তবলিকে সময় না দিতেন আপনার কি মনে হয় ইলেস আলেম ছিল নাকি জাহেল কোন মাদ্রাসায় পড়ুয়া আলেম কোন মাদ্রাসায় পড়ুয়া দারুলম দেওবন্দে পড়ুয়া যে বলবেন যারা এখন ওনারা বিরোধিতা করে যারা ভাই বিরোধিতা করে তারাই মেহনতকে শুরু করেছে তাদের এই জন্য বিরোধিতা করার অধিকার আছে যদি শুরু থেকেই বলা হতো এই মেহনত এটা তোমাদের মেহনত না এটা ওলামায় কেরামের মেহনত না এটা আমরা আলাদা একটা দল তাহলে আপনারা কি করবেন না করবেন এটা নিয়ে ওলামায় কেরামের মাথা ঘামানোর কোনো দরকার ছিল না কাদিয়ানিরা কোন জায়গায় কোন দেশে সম্মেলন করবে এটা নিয়ে কি ওলামায় কেরাম জায়গায় জায়গায় গিয়ে মানুষকে সতর্ক করেন দরকার নেই কারণ তোমাদের এটা সবাই জানে এটা এটা আলাদা বিষয় এটা ইসলামী না তো শুরু থেকে যদি বলা হতো এটা ওলামায় একরামের বিষয় না এটা আওয়ামের বিষয় আলাদা বিষয় কোনো আলেম এটা নিয়ে মাথা ঘামাতো না মাথা ঘামানোর জরুরত এজন্যই দেখা দিয়েছে এটা আমাদের সম্পদ আমাদের আকাবিদদের মেহনত আলাদা কিছু না এই জাকারিয়া কান্দলাবি রহমতুল্লাহ আলী এই ইলিয়াস কান্দলাবি রহমতুল্লাহ আলী তাদের হাতে গড়া মেহনতকে আমরা একজন ব্যক্তির বা একজন সামান্য স্বার্থের কারণে আমরা কখনো জলাঞ্জলি হতে দেব না আপনি প্রতিটা মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখেন প্রতিটা মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখেন এমন কোন মাদ্রাসা আপনি পান কিনা যেখানে তালিমের আমল জারি নেই গাস্তের আমল জারি নেই মাদ্রাসা বন্ধ হলে তিন দিনের আমল জারি নেই রমজানে চিল্লার আমল জারি নেই দেখান অথচ এমন অনেক মাদ্রাসা খুঁজে পাবেন যেখানে দিনের আরো বহু সেক্টর আছে কিন্তু সেখানে হয়তো সময় দিতে পারছেন না যে মাদ্রাসার মধ্যে কেউ এই তাজকিয়ার মেহনত কোন পীর মুরিদের মেহনত এটার সঙ্গে কেউ হয়তো জড়িত থাকতে পারছেন না দুর্বলতার কারণে কিন্তু দেখেন সেখানেও তালিম জারি আছে মসজিদের গাছ জারি আছে অন্য এলাকায় গিয়ে গাছ সেটাও জারি আছে তিন দিন জারি আছে যতটুকু সাধ্য ছিল তারা জারি রেখেছেন হ্যাঁ তাদের কাজ এটা না যে দশ বাদ দিয়ে তারা এলাকায় তিন দিনে বের হবেন মাদ্রাসা খোলা রেখে এই এই কথা কোনো তাবলিগের মুরব্বীও কোনো কালে বলেননি ইস্তেমার মাঠে গিয়ে দেখেন এবং এখনো এই যে এই সমস্ত মানুষের হাত থেকে মাঠের পাহারাদারির দায়িত্ব পড়ালেখা বাদ দিয়ে পরীক্ষার সময় এখন অনেক মাদ্রাসায় পরীক্ষা হয়েছে অনেক জায়গায় হচ্ছে এই রকম একটা সামনে কয়েকদিন পরে হবে মাদারিনেসা মাদ্রাসাগুলোতে পরীক্ষার সময় এখন তো এই রকম একটা সময়ের মধ্যে গিয়ে ময়দান পাহারা দিচ্ছে কারা আমরা যাচ্ছি আপনারা যাচ্ছেন তো এই মাদ্রাসাওয়ালারা গিয়ে যাচ্ছে তার মানে তাদের ফিকির আছে তারা নিজেদের মেহনত মনে করছেন বলেই করছেন তো সেখানে তাদের কথা বলার অধিকার না থাকলে কার কথা বলার অধিকার আছে সুতরাং ভাই এগুলোকে মানুষকে ধোকা দেওয়া হয় এটা গিবদ এটা মানুষের সামনেই বলা দুইটার মধ্যে আমরা একটা তাল রক্ষা করে চলি ভাই হক এবং বাতিলের মধ্যে যখন দ্বন্দ্ব হয় নিরপেক্ষ থাকার কোনো সুযোগ হয়তো আপনি ওলামা একরামের পক্ষে অথবা বলুন আমি ওলামা একরামের বিপক্ষে মাঝামাঝি কোনো সুরত নেই কোরআনে আমরা দেখি মাঝামাঝি কারা একদল হলো মমিন আর একদল হলো কাফের মাঝামাঝি কারা মুনাফিকরা কি জান্নাতি না জাহান্নামি তা আপনি হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব হলো আপনি বলেন আমি মাঝামাঝি আমি এত ঝামেলায় নাই বুঝি না এত কিছু আমি মাঝামাঝি চলি দলিল কি দলিল হলো ওই যে মহাবিয়া রদি আল্লাহ আর আলী রাদি আল্লাহ যুদ্ধ করেছেন কিছু সাহাবি নিরপেক্ষ ছিলেন তা আমিও নিরপেক্ষ থাকি আর মানসামাতা না যা যে চুপ থাকে সেই মুক্তি পেয়ে যায় ভাই যে চুপ থাকে মুক্তি পায় এটা তো একদিকের কথা আর তা কিন্তু আনিল হাক্কে সেই তরুণ আখরাজ হকের ব্যাপারে যে চুপ থাকে সে হল বোবা শয়তান এটাকে বোবা শয়তান এমনি বলা হচ্ছে না এখানে হক বাতিলের প্রশ্ন এক দল আমাকে ইমানের মেহনত শেখাচ্ছে আর আরেক দল আমাকে ইমানের নামে আল্লাহর ব্যাপারে গলদাকিদা রসুলের ব্যাপারে গলদাকিদা সাহাবিদের ব্যাপারে গলদাকিদা ওলামায় কেরামের ব্যাপারে আস্থাহীনতা দিনের মৌলিক এবাদতগুলোর ব্যাপারে আস্থাহীনতা দিনের অন্যান্য সেক্টরগুলোর ব্যাপারে আস্থাহীনতা এই ছয় নম্বরকেই পরিপূর্ণ ইসলাম বানিয়ে দেওয়া ইসলামের ভুল ব্যাখ্যা কোরআনের ভুল ব্যাখ্যা সুন্দর ভুল ব্যাখ্যা শেখাচ্ছে আর আপনি বলছেন আমি নিরপেক্ষ সুযোগ কোথায় ভুলকে ভুল বলা ফরজ কুফুরকে কুফুর বলা ফরজ কোন ব্যক্তি যদি ফেরাউনকে কাফের মনে না করে যাকে আল্লাহ স্পষ্টভাবে কাফের বলেছেন আবু জাহেলকে কাফের মনে না করে সেই কাফের হয়ে যাবে এটা ইসলামের একটা আকিদা তাকফির নাস নসের মাধ্যমে আল্লাহ তালা কোরআন এবং সুন্নার মাধ্যমে স্পষ্টভাবে যার কুফুর প্রমাণিত তাকে কাফের বলা ফরজ ভুল যেটা ভুলকে ভুল বলা জরুরি যদি হক বলতে না পারেন তাহলে আপনি বোবা শয়তান হকের কথা বলতে হবে হ্যাঁ দুই পক্ষেই যদি হক হয় তাহলে নীরব থাকো এই নীরব থাকার মধ্যেই মুক্তি দুই পক্ষ যদি হক হয় কিন্তু এতক্ষণ আলোচনার খোলাসা কি এটা দুই পক্ষকে আপনার কাছে হক মনে হচ্ছে এখানে কোনো ব্যক্তি বিদ্বেষ না ব্যক্তির নাম আমি কয়বার উচ্চারণ করেছি ব্যক্তির ব্যাপারে খারাপ মন্তব্য কয়বার করেছি কারণ ব্যক্তি নিয়ে আমার কোনো কথা না আগেও দু এক জায়গায় কথা বলার পর অনেক সাথী এসে এই এই কথাই বলেন হুজুর আরেকটু গরম করে বলতেন আরেকটু ওনার নাম নিয়ে বলতেন একটা জবাব দিয়েছে ভাই আমি নাম নিয়ে বলার কোনো দরকার নেই কোন ব্যক্তির প্রতি আমার কোনো বিদ্বেষ নেই সেই ব্যক্তি যদি আজকে হকের পথে ফিরে আসে আমি আজকে তাকে সালাম জানাব এই মেহনতের মধ্যে তার অবদান কম না আবার যদি তিনি ফিরে আসেন আবার সালাম জানাবো ব্যক্তির প্রতি আমার কোনো বিদ্বেষ নেই কিন্তু তিনি যতক্ষণ ভুলের ওপর আছেন তার ভুলকে আমার চিহ্নিত করতে হবে তার ভুলকে মানুষের সামনে দায়িত্ব আমাকে চিহ্নিত করে মানুষকে সতর্ক করতে হবে যদি না করি যদি না করি আমি আমার আইলমের সঙ্গে খেয়ানত করলাম এলম শুধু ভিতরে ঢুকানোর নাম না ভিতরে ঢুকানোর দ্বারা কি হবে ভিতরে ঢুকাতে ঢুকাতে ঢুকাতে ভরে ফেললাম রাসুল আমাকে বলবে খায়রুল আইলবি মানাফা উত্তম এলম সেটা যেটা অন্যের উপকারে আসে আর তুমি ভিতরে শুধু ঢুকাচ্ছ তোমার এই এলেম দিয়ে কি হবে ইলমের ফায়দা তখন হবে যখন ইলম অনুযায়ী আমল হবে যখন ইলমের দিকে মানুষকে ডাকা হবে ফারুদ্দা মুবাল্লাগিন আও আয়ালাহমিন এই জন্যই তো রাসুল বলছেন ফালিউবাল্লিগ শাহিদুল গায়ে আমার এই ময়দানে হাদিস শুনছো বিদায় হজের শিক্ষাগুলো নিচ্ছ যারা শিখে নাই যারা জানছে না তাদেরকে গিয়ে পৌঁছায় দাও তোমাদের দায়িত্ব তো আমি যদি চিনি এটা হক আর এটা ভুল এটা ফেতনা মানুষের ইমান মেহনতের নামে ইমান বরবাদির মেহনত হবে যদি আমি শিখি তাহলে কি হবে আমি এটা জানলাম কিন্তু আমি মানুষকে না জানাই আমি আমার ইলমের সঙ্গে খেয়ানত করলাম রাসুলের আদেশকে অমান্য করলাম তো এজন্য মেহনত তো আমরা করব যে কোনো একটা রূপরেখা দিয়েই করতে হবে জোরে যাব সাত তারিখে জোরে যাব না তিরিশ তারিখে জোরে যাব তো সহজ যা আমাকে দেখতে হবে মেহনতের মূলধারা আর গাইরে মূলধারা এগুলো আমি কিছু বুঝি না আমি বুঝি কোরআন এবং সুন্না আমার কি বলে কোন সাথী কয় চিল্লা দিয়েছে আর তিনি কোন দিকে আছে আর কোন আলেম তিন দিন না লাগিয়েও তিনি কথা বলছেন এটা আমার দেখার দরকার নেই আমি দেখি দুই পক্ষের কথা শুনে আমি দেখি কোটা কোনটা কোরআন এবং সুন্নার সাথে মিলে যদি কোরআন এবং সুন্নার সাথে মিলল না তারপরও আমি শুধু যে অমুক বলেছে তমুক বলেছে তিনি পুরাণ সাথী তিনি কি কম বোঝেন নাকি এই সমস্ত ধোকা দিয়ে যদি আমি মেহনত করি আল্লাহর সামনে ভাই জবাব দিতে পারবো না জবাব দিতে পারবো না ওলামায়কেরাম নিজের খেয়ে নিজের পরে মানুষকে গিয়ে কেন বুঝান শুধু এই জন্য বুঝান কেমতের দিন যেন এই সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে না পারে আল্লাহ আমি তো বুঝি নাই এরা তো আমাকে বুঝায় নাই যুগে যুগে আল্লাহ তালা নবী পাঠিয়েছেন কেন লিয়াকুন আর রসুল আলাইকুম শাহিদা কোরআন বলে দিচ্ছে নবী কেন পাঠাচ্ছে হুজত কায়েমের জন্য যেন কেয়ামতের দিন এই কথা বলতে না পারো যে হে হ্যাঁ আল্লাহ তুমি তো আমাকে সত্য চিনেইলা না এই জন্য তো মানলাম না যদি চিনাতো তাহলে মানতাম এই জন্য আল্লাহ তালে এমন কোন জাতি নেই যে জাতির কাছে আল্লাহ সতর্ককারী পাঠাননি তা শুধু দায়িত্ব পালন করা আর কিছু না কোনো স্বার্থ না কোনো দুনিয়াবে স্বার্থ না শুধু একটাই মাকসাদ যে মানুষ এই মেহনত ভাই এই মেহনতের জন্য আমাদের এত বেশি মাথা ব্যথা সেরেফ এই কারণে আল্লাহ তালা এই মেহনতকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এই মেহনতের মধ্যে বেশি না যদি একটা ভুল মেসেজ ঢুকে যায় এর ক্ষতি শুধু আমার এই রাজবাড়ি আর আমার এই এলাকা আমার এই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর ক্ষতি সরিয়ে যাবে সারাটা দুনিয়ায় এই মেহনতের এই মার্কাজের মধ্যেও যদি কেউ ভুল কথা বলে এটাও আমার ফিকিরের বিষয় কিন্তু তার থেকে আরো বড় ফিকিরের বিষয় হলো যদি একজন আমিরের দায়িত্ব থেকে নিজেকে আমির দাবি করে গোড়া থেকে গোড়া থেকে যদি একটা কথা বলেন তিনি আজকে বলবেন কালকে এই কথা সারা দুনিয়া ছড়িয়ে যাবে ইসলামের ময়দান থেকে যদি একটা কথা বলা হয় এই কথাটা কোনো ফালতু যাবে না যে কথাই বলা হোক ভালো বলা হোক আর গলত বলা হোক এই কথাগুলো আওয়াম সাথীরা নেবে কিনা নাকি আপনি বলবেন জাওয়াম সাথীরা এরা ইস্তেমার মাঠে কোরআন খুলে বসবে বুখারি শরীফ খুলে বসবে এরা তাহকিক করবে রিসার্চ করবে হ্যাঁ উনি যে কথাটা বলছেন দেখি তো চশমা লাগিয়ে মিলে কিনা কোরআন সুন্দর সঙ্গে এটা সম্ভব আওয়াম সাথীরা কি এটা বুঝবে কোরআনই তো পড়তে পারে বাংলাদেশের কয়জন কোরআন দেখে পড়তে পারে কয়জন দেখেই পড়তে পারে না অর্থ বুঝে কয়জন আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তো দূরের কথা তো এই গোড়া থেকে যদি একটা ভুল মেসেজ চলে আসে আল্লাহ না করুক একটা ভুল মেসেজ যদি চলে আসে সারা দুনিয়া ছড়িয়ে যাবে এই জন্য এই মেহনত যেন নবীওয়ালা কাজ বারবার বলে এটা কার কাজ নবীওয়ালা কাজ যেন নবীর আদর্শের উপর বাকি থাকে শুধুমাত্র এই জন্যই আজকের এই কথা এবং সারা দেশের মধ্যে ওলামা একরাম যে ফিকির করছেন একটাই মাকসাদ একটাই মাকসাদ এই নবীওয়ালা কাজ যেন নবীর আদর্শের উপর থাকে কোন পন্থী যেন নবীওয়ালা কাজের মধ্যে নিজস্ব রুচি নিজস্ব মতবাদ নিজস্ব দৃষ্টিভঙ্গিকে ঢুকাতে না পারে কারণ পথ দুইটা একটা হলো সিরাতে মুস্তাকিম কোরআন এবং সুন্নার পথ রাসুলের পথ আল্লাহর পথ সাহাবাই কেরাম সালেফে সালেহিনের পথ আর আরেকটা হলো নফস এবং শৈতানের পথ আমি সাহাবাই কেরামের ব্যাখ্যা মানতে পারি না তাদের বিরুদ্ধে বলি নবীদের বিরুদ্ধে বলি তাহলে তো নবীর পথে আর আমি নেই তাহলে আমি কোন পথ আমি নফস এবং শৈতানের পথ ধরে ফেলেছি তো আমার এই মেহনত নাম তো ইমানের মেহনত কিন্তু ইমান আমাকে বেঈমান করেও ছাড়তে পারে আল্লাহ তালা হেফাজত করুন তো এজন্য যে কথাগুলো আজকে আলোচনা হলো আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন হক এবং বাতিলের এই সংঘর্ষের সময় আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানকে মজবুতি দান করুন এবং আমাদেরকে হকের পক্ষে আরো মজবুতির সঙ্গে থাকার তৌফিক দান করুন আগামী সাত তারিখ থেকে আমরা সবাই জানি আগামী সাত তারিখ থেকে পাঁচ দিনের জোর হবে আমাদের টঙ্গি মাঠে পুরাতন সাথীদের মধ্যে আম সাথীদের মধ্যে যারা আমরা তিন চিল্লা সময় আল্লাহ রাস্তায় লাগিয়েছি এবং আলেম বা তালেব ইলমদের মধ্যে যারা এক চিল্লা সময় কখনো আমরা আল্লাহ রাস্তায় লাগানোর সুযোগ হয়েছে আমরা ইনশা আল্লাহ এই মেহনতকে সামনে রেখে আমরা জোরে সবাই শরীর খাওয়ার চেষ্টা করব। এই জোর যতটা কামিয়াব হবে আশা করা যে ইস্তেমা তত বেশি কামিয়াব হবে তো এই জন্য আমরাও <clears throat> নিজেরাও যাওয়ার ফিকির করি এবং কিভাবে আমাদের এই থানার হালকার এবং অন্যান্য সাথীরাও যেতে পারে আমরা এর জন্য মেহনত বাড়িয়ে দিয়ে খুব কাছাকাছি সময় চলে এসেছে এই জন্য সবচেয়ে ভালো হয় যে আজকে তো সম্ভবত তিরিশ তারিখ সাত তারিখ মাত্র এক সপ্তাহ আছে খুবই কম সময় আমরা আজকে বা কালকের মধ্যে একটা ফিকির করে সাথীরা আমরা বের হয়ে যাই তিন দিনের জন্য অন্তত আমরা পার্শ্ববর্তী ইউনিয়ন পার্শ্ববর্তী হালকায় গিয়ে শুধু জোরকে সামনে রেখে আমরা মেহনত করি আর শুধু জোরেই অংশগ্রহণ করো না বরং জোর থেকে যেন বেশি থেকে বেশি জামাত বের করতে পারি জোরের মধ্যে যদি কেউ চিল্লার জন্য প্রস্তুত করে যায় আর সে যদি আগে তিন চিল্লা নাও লাগায় তারপরেও কিন্তু তাদেরকে আমরা শরীর রাখবো ইনশাল্লাহ এই জোর থেকে যেন বেশি থেকে বেশি জামাত বের হয় আমাদের প্রত্যেকটা হালকা থেকে যেন একটা দুইটা করে অন্তত চিল্লার জামাত প্রস্তুত হয় আমরা সবাই ফিকির করি বিশেষ করে বিদেশে যাওয়ার জন্য যদি কোনো সাথে প্রস্তুত থাকেন তাদেরকে আমরা তাস্কিল করি উসুল করার মেহনত করি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আখর দাওয়ান আলহামদুলিল্লাহ